রাজি আল্লাহ তালান প্রসিদ্ধ তফসির রয়েছে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালান বলেছেন যে কোরআনে করিমে যে কোনো আয়াতে এবাদতের কথা উল্লেখ করা হয়েছে যে কোনো ভাষায় অবধু লেয়াবদন যেমন কোরআনে অবধু রয়েছে অনেক জায়গায় ইয়া ইয়াহান নাসো অবধু রব্বাকুম খালাকাকুম হে মানুষ তোমরা এবাদত করো তোমাদের সেই রবের আল্লাযী খালাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাযিনা কাবলাকুম এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন এখানে অবুধ বলা হয়েছে কি অর্থ এর ওয়া হেদু আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করো মানে আল্লাহর একত্ববাদের সাথে এবাদত করো নামাজ পড়ো একমাত্র আল্লাহর জন্য রোজা রাখো একমাত্র আল্লাহর জন্য যাকাত দাও একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করো একমাত্র আল্লাহর জন্য সেজদা করো একমাত্র আল্লাহর জন্য দোয়া করো একমাত্র আল্লাহর জন্য ভয় করো ভয় করার মতো একমাত্র আল্লাহকে হ্যাঁ ভালোবাসো ভালোবাসার মতো একমাত্র ভালোবাসা আল্লাহকে এবং আল্লাহর জন্য ভালোবাসো যদি অন্যকে ভালোবাসি আমরা কার জন্য ভালোবাসি আল্লাহর জন্য যে আল্লাহর আদেশ রসুলকে ভালোবাসতে হবে কেন ভালোবাসি আল্লাহর আদেশ তাই মাতা পিতাকে ভালোবাসতে হবে শ্রদ্ধা করতে হবে কার আদেশ আল্লাহর আদেশ তাই পক্ষান্তরে যে মুশ্রিক হয় সে তার দেবী দেবতাকে ভালোবাসে যে পীরের পূজা মাজার পূজা করে তার অলিকে তার পীরকে ভালোবাসে কার মতো ভালোবাসে আল্লাহ বলেছেন কিছু লোক এমন আছে মুশরিক প্রকৃতির মাইয়াত্তাখিযু আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর সাথে কি করে অন্যকে শরিক স্থাপন করে আমদাদ নিদ্দুনের বহু বচন নিদ্দুন মানে শরিক অংশীদার এক বচন দিয়েও হাদিসে ব্যবহার হয়েছে সবচেয়ে বড় গুনা আইয়ু জামবে আজামু সবচেয়ে বড় গুনা কি তখন বিশাল বলেছেন আন্তাজ আলালিল্লাহ নিদ্দান ওয়া হুয়া আল্লাহর অংশীদার স্থাপন করলে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন নিদ্দুন ব্যবহার করা হয়েছে আর ওরই বহু বচন জমা এই কোরআন আয়াতে রয়েছে আন্দাদান নিদ্দুনের বহু বচন মানে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে কিছু লোক আছে তারা ভালোবাসে তাদেরকে মানে ওই শরিকদেরকে এখানে শুধু বলা হয়নি পুতুলকে যে বলবেন শুধু এটি হিন্দুদের ক্ষেত্রে বা পত্তলিকদের ক্ষেত্রে মক্কার মুশ্রেকদের ক্ষেত্রে তাদেরকে ভালোবাসে মানে যারাকে শরিক বানিয়েছে সে পুতুল প্রতিমা হোক চোদ্দশো বছরের যুগে জাহিলিয়াতের যুগের কোরাইশদের মক্কার মুশ্রেকদেরই হোক আর হিন্দু মুশ্রেকদেরই হোক আর কবর পূজারি মুশ্রেকদেরই হোক ইহিবুন তাদেরকে ভালোবাসে কাহবিল্লাহ আল্লাহকে ভালোবাসার মতো মানে মমিন যেমন আল্লাহকে ভালোবাসে বা আল্লাহকে যেমন ভালোবাসা উচিত সেই ভালোবাসা কাকে দান করে দেবী দেবতা ওলি আউলিয়া প্রতিমা পুতুল কবর মাজার ইহিবুন আহম কাহবিল্লাহ কিন্তু সত্যিকার যে মমিন সে তাদের চাইতে অনেক বেশি তারা যেমন বাতিল মাবুদকে ওলি পীরকে মাজারকে ভালোবাসে ওর চাইতে অনেক বেশি আল্লাহকে ভালোবাসে তাহলে আমরা যদি মমিন হই মাহেদ হই তাহলে আমরা আল্লাহকে সর্বাধিক ভালোবাসবো আমানু আসাদ্য হব্বাল্লিল্লাহ তো আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন জিনকে সৃষ্টি করেছেন কিসের উদ্দেশ্যে তার এবাদত অর্থাৎ তার লিয়াবদন মানে লিয়া ইয়া আহেদুন তাহলে হজরত আব্দুল আব্বাসের তফসির মোতাবেক তহিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবাদত বন্দীর মাধ্যমে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করা একত্ববাদের প্রতি বিশ্বাস করা একত্ববাদের স্বীকারোক্তি দান করা একরার করা শাহাদ দান করা কালমে ইলাহিল্লা মোহাম্মদ রসুল্লাহর মাধ্যমে এবং একত্ববাদের বাস্তবায়ন করা সমস্ত এবাদত বন্দী আল্লাহর জন্য সুনির্দিষ্ট করার মাধ্যমে এর নাম না তহিদ আর এ হচ্ছে এবাদত পক্ষান্তরে যদি অন্তরে শির ঢুকানো থাকে মুশরেক কথায় যদি শিরিক করে ইয়া গসুল আজম বলে ইয়া গরিব নামাজ বলে ইয়া রসুল আল্লাহ মাদাত তাহলে কি করলো শিরিক করলো কথার দ্বারা শিরিক হয়ে গেল লাইলাহিল্লাহকে সে নষ্ট করে দিল স্বীকার করেছিল লাইলাহিল্লাহ আর সেই স্বীকার উক্তিকে কালমা ইলাহিল্লা শাহাদাতকে ধ্বংস করে দিল এই শিরিক দ্বারা এরকম যদি কাজে কর্মে মানে এবাদত বন্দাগিতে শিরিক করে তাহলে সে মুশ্রিক হয়ে গেল তিনটি ক্ষেত্র রয়েছে অন্তর দ্বারাও শির্ক হয় কথার দ্বারাও শির্ক হয় আর আমলের দ্বারাও কাজে কর্মে বিভিন্ন রকম এবাদত বন্দীর মাধ্যমেও শির্ক হয় আল্লাহ এবাদতের জন্য অর্থাৎ আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য মানুষকে সৃষ্টি করেছে আমা খালাকুল জিন্না ইনসা ইল্লা আবুদ তাহলে পৃথিবীর সৃষ্টির সেরা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি রয়েছে অনেক মখলুকাত আল্লাহ রয়েছে আমাদের দেশের মানুষরা বলে আঠারো হাজার প্রাণী শুনেছেন কথাটি যদিও হাদিস কোরআনের কিছু পাওয়া যায় না কেন অসংখ্য প্রাণী রয়েছে এটুকু পাওয়া যায় আঠারো হাজার মাখলুকাত আঠারো হাজার প্রাণী আমাদের বক্তারা বলে দুর্বল কথা বা ভিত্তিহীন কথা কিন্তু অসংখ্য প্রাণী তার চেয়ে অনেক বেশি আছে তো অসংখ্য প্রাণীর মধ্যে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন কাকে মানুষকে তাহলে পৃথিবীর সৃষ্টির আসল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এবাদত কি সৃষ্টি জগতের সেরা সৃষ্টি হচ্ছে মানুষ আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য তাহলে সারা পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এবাদত বান্দেগি তাহলে আমাদের সে বিদাতপন্থীরা যা বলে যে নবী না সৃষ্টি হলে পৃথিবী সৃষ্টি হতো না তাহলে তার অর্থ এই হয় যে পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে নবীর সৃষ্টি পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে নবীর সৃষ্টি নবীর সৃষ্টি না হলে পৃথিবী সৃষ্টি হতো না এ কোরআনের আয়াত বিরোধী না এ গুমরা আকিদা কবর মাজার পূজারীদের বিদাতিদের আকিদা যে নবী না পয়দা হলে রসুল না পয়দা হলে না হইতো আর কিছু পয়দা সব গজল আমাদের দেশে আছে না সারা পৃথিবীর কিছু না হইতো আরস কুরসি লাহাউলা আল্লাহ আরস কুরসিও হইতো না নবী না হইলে না হইতো আরস করছে না হয়তো লৌহ কালাম না লৌহে মাহফুজ হইতো না তকদির লিখা হইতো না কলম হইতো আউজবিল্লা আছে কোথায় সব কথাবার্তা আল্লাহর কিতাব কোরআনে না রসুলের হাদিসে তাদেরকে জিজ্ঞেস করতে হয় বিদ্যার্থীদেরকে তো যাই হোক আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য আর মানুষ শ্রেষ্ঠ যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর ইবাদতের তারপরে জিনকে দায়িত্ব দিয়েছেন আর বাকি অন্যান্যদেরকে এই দায়িত্ব না দিলেও তারা আল্লাহর ইবাদত বন্দী করে কোরআনে এরকম অনেক আয়াত রয়েছে মাহফিল আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহর কি করে যা কিছু যে কেউ শুধু নাই যা কিছু গাছপালা হোক আর পাথর জামাদাতি হোক পাহাড় পর্বতী হোক বাড়ি ঘরই হোক আর কোন সৃষ্টি হোক কীট পতঙ্গ হোক যা কিছু আছে আকাশে এবং জমিনে সাব্বাহ আল্লাহর তসবি বয়ান করে আরো আছে সাজদার কথা মানফিস সামাওয়াত মানফিল আকাশ এবং জমিনে যা কিছু আছে যে কেউ আছে কি করে আল্লাহর আল্লাহকে সিজদা করে বরং আরো স্পষ্ট সুরাবানী ইসলাম মিন শাই ইন ইল্লা ইউসাব্বিহ বিহামদিহি এমন কিছু নেই পৃথিবীতে সেই শাই মানে বস্তু এমন কোন বস্তু নেই যে ইউসাব্বিহ বিহামদি আল্লাহর প্রশংসার সাথে তসবি করে না তসবিও করে মানে আল্লাহর কি করে পবিত্রতার ঘোষণা করে আর প্রশংসাও করে ওয়ালাকিন কিন্তু তাদের তসবির ধরন তরিকা নিয়ম কোন ভাষায় কিভাবে করছে তা বুঝো না তাফকাহু না তোমরা বুঝো না উপলব্ধি করতে পারো তসবি করে করুন আল্লাহ বলেছেন বরং হামদ করে তসবির সাথে সাথে তাহলে সুলহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পবিত্র আল্লাহরই সমস্ত প্রশংসা সারা বিশ্বের সবকিছুই সমস্ত বস্তু এই এবাদত বান্ধী করে আর প্রশংসা করা এবাদত তসবি করা এবাদত না এবাদত নয় তাহলে সবকিছুই সৃষ্টি হয়েছে আল্লাহ রবুল্লা আলমের এবাদতের জন্য এবং আল্লাহর এবাদতে সবাই নিয়োজিত সবকিছুই নিয়োজিত শুধু মানুষ সম্পর্কে আল্লাহ বলেছেন অকাসির মিনান নাস আল্লাহ যদিও মানুষকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য সুরা হজে আয়াতটি রয়েছে কিন্তু সমস্ত মানুষ আল্লাহর এবাদত করে না সমস্ত মানুষ আল্লাহর ইবাদত করেন এই ক্ষেত্রে আল্লাহ কি বলছেন কাসির নাস অনেক মানুষ আল্লাহর ইবাদত করে তাহলে অনেক মানুষই আছে যারা আল্লাহর ইবাদত করেন না হয় নাস্তিক আর না হয় মুশুরেক কাফের মোনাফেক এরা আল্লাহর ইবাদত করে না এই জন্য আল্লাহ সমস্ত মানুষের ইবাদতের কথা বলে তাহলে মানুষ এই জন্য যারা আল্লাহর ইবাদত করে না তারা কীট পতঙ্গ চাইতে নিকৃষ্ট সবকিছুই আল্লাহর তসবি করে আল্লাহর হামদ করে আলহামদুলিল্লাহ বলে সুহান আল্লাহ বলে আল্লাহর গণগান করে কিন্তু সমস্ত মানুষ করে না কাসির মিয়ার নাস অনেক মানুষ করে অনেক মানুষ করে না তো যেসব মানুষরা আল্লাহর হামদ করে আলহামদুলিল্লাহ বলে না আল্লাহর সমস্ত প্রশংসা বলে না আল্লাহ যে দোষমুক্ত এ ঘোষণা করে না অর্থাৎ তসবি আল্লাহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করে না তারা তাহলে কীট পতঙ্গের চাইতেও পোকা মাকড় চাইতেও নিকৃষ্ট কিনা এই কথাই কোরআন আল্লাহ বলেছেন না উলাইকা কাল আনাম বালহুম আদাল এরাই চতুষ্পদ জন্তুর মতো বরং তার চাইতেও আদাল নিকৃষ্ট তাহলে যে কোনো বস্তু যখন আল্লাহর তসবি বয়ান করে একেবারে নোংরা থেকে নোংরা জায়গায় যে পোকামাকড় থাকে পেশাব পায়খানাতে যে পোকা থাকে সেই পোকামাকড় গুলিও আল্লাহর কি করে তসবি বয়ান করে আল্লাহর প্রশংসা করে যেখানে ওয়াইনমিন সেই আল্লাহ বলেছেন যে কোনো জিনিস তাহলে ওর চাইতে নিকৃষ্ট হবে কিনা যদি মানুষ আল্লাহর এবাদত বন্দেগী না করে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য সে পোকা মকড় জাহান নামে যাবে না জাহান নামে কারা যাবে ওই যে অনেক মানুষ যারা আল্লাহর এবাদত করেনি অনেক জিন যারা আল্লাহর ইবাদত করেনি আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারা আনালি জাহান্নামা কাসীরা মিনাল অনেক মানুষ এবং জিনকে আমি সৃষ্টি এখানেও কাসিরান আল্লাহ বলেছেন অনেক মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি ওলাকা যারা আনালি জাহান্নামা জিনস কার জন্য সৃষ্টি করেছি লে জাহান্নামা জাহান নামের জন্য সৃষ্টি করেছে ওরা জাহান নামে যাবে তো এই আয়াতটি হচ্ছে এই কিতাবু তহিদের প্রথম আয়াত এই আয়াত দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য একমাত্র আল্লাহর এবাদতের জন্য তৌহিদের জন্য যে তহিদের কিতাব আমি আরম্ভ করছি এমন একটি বিষয় নিয়ে আলোচনা আরম্ভ করছি বা কলম ধরছি যেই বিষয়ের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে জিনকে সৃষ্টি করা হয়েছে আমার খালাক্তুল জিন্না ইনসাইল্লা আবদুন দ্বিতীয় আয়াত কি আছে ওয়ালাকাত বাসনা ফিকুল্লা উম্মাতিন রাসুলান এর অর্থ কি মানে হ্যাঁ মানেও কাদ মানেও ডবল হয় কিনা আমি সৃষ্টি করেছি মানে শাব্দিক অর্থ বোঝানোর জন্য বলছি যদিও ভাষার অলঙ্কারে হয়তো কোনো ভাষায় ব্যবহার হয় না ওইরকম সেটা আলাদা কথা কিন্তু লাম মানেও অবশ্যই বা নিশ্চয় আর কাদ মানেও নিশ্চয়ই অবশ্যই বা নিঃসন্দেহ এক কথা তাকিদ উদ্দেশ্য ডবল তাকিদ তাই না আর একটা আরবি গ্রামারে তাকিদ আছে ট্রিপল তাকিদ ওখানে আরবি গ্রামার আছে যে যেখানে লাম এবং কাদ ব্যবহার হয়েছে সেখানে একটা শপথের বাক্য উজ্জ আছে মানে আল্লাহ যেন শপথ করছেন তাহলে শপথ করাটা আর একটা তাকিদ কেন শপথ করে মানুষ আরো জোর দেওয়ার জন্য কথা ঠিকই জোরালো ভাবে কোনো কিছু বর্ণনা করার জন্য তাহলে এখানে শপথ রয়েছে তাহলে ট্রিপল তাকিদ রয়েছে ওয়ালাকাত বা আসনা নিশ্চয়ই আমি প্রেরণ করেছি বা আসা মানে প্রেরণ করা বাসা মানে পাঠানো বা আসার আরেকটি অর্থ হয় উত্থিত করা এই জন্য কবর থেকে উঠানোকে বলা হয়েছে আল বাস বাদাল মত মৃত্যুর পরে পুনরুত্থান আর বা আসা মানে পাঠানো হয় প্রেরণ করা কোনো কাউকে কোনো দুধকে পাঠালেন বা আসা বলা হয় তো আল্লাহ প্রেরণ করেছেন আল্লাহ বলছেন আমি প্রেরণ করেছি বা আসনা ফি কুল্লে উম্মাতিন প্রত্যেক জাতিতে রাসুলান এক একটি করে রাসুল প্রত্যেক জাতিতে রাসুল পাঠিয়েছে আগের যুগে আল্লাহ রবুল আলমিন এক এক গোত্র এক এক এলাকায় এক এক অঞ্চলে একটি করে রাসুল পাঠাতেন এই জন্য একই যুগে দেখা গেছে মানে ইসরায়েলদের যুগে একই যুগে একাধিক রাসুল থেকেছেন ইয়াহি আলি ইসলাম ইসা আলি ইসলামের যুগে মুসার যুগে হারুন এইভাবে ইসমাইল ইসাহ এইভাবে অনেক নবী রসুলদেরকে পাঠিয়েছেন আল্লাহ রবুল আলমিন আর প্রত্যেক উম্মতে প্রত্যেক জাতিতে রসুল পাঠিয়েছেন কিন্তু শেষ রসুলকে যে আল্লাহ পাঠিয়েছেন সারা বিশ্বের জন্য একজন রসুল কিন্তু সারা বিশ্বের জন্য অমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আলামিন বলেছেন আল্লাহ সারা বিশ্ব জাহানের রহমত স্বরূপ আল্লাহ পাঠিয়েছেন তাহলে সারা বিশ্ব জাহানের জন্য এসছেন আরব অনারব সাদা কালো সবার জন্য আল্লাহ পাঠিয়েছেন সবার জন্য আল্লাহ রবুল্লা আলমিন শেষ রাসুকে পাঠিয়েছেন বরং আরেকটি আয়তে আছে অমার সাল্লাহ ইল্লা কাফাতাল্লিনাস সমস্ত মানুষের জন্য এখানে আরো স্পষ্ট বাশিরান ওয়ানাজিরা সুসংবাদ দাতা করে এবং সতর্ককারী করে তাহলে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক জাতিতে রাসুল প্রেরণ করেছেন বা আসনা ফিকুল্লা উম্মাতে রসুল্লাহ আল্লাহ রাবুল আলমিন এমন কোন জাতিকে না জানিয়ে ছেড়ে দেননি তার মানে এই নয় যে প্রত্যেক যুগে থেকে মধ্যখানে গ্যাপ হয়েছে কিন্তু তাদের কাছে আগের রসুলের রেসালাতের পায়গাম পৌঁছেছে এমনটা হয়নি যে তাদের কাছে আল্লাহ সম্পর্কে পরকাল সম্পর্কে কোনো জ্ঞানই পৌঁছিল নলেজ আসলো না আর আল্লাহ জিজ্ঞেস করে নেবেন যে তুমি পরকালে কেন বিশ্বাস করনি আল্লাহ কেন বিশ্বাস করনি কেন শিরিক করেছো না এরকম হয়নি এর অর্থ এই না যে প্রত্যেক যুগে যুগে নবী থেকেছে তাহলে ইসা আলি ইসলাম এবং রাসুল্লাহামের মাঝখানে প্রায় সাড়ে পাঁচশো বা ছশো বছর ধরে কোন নবী ছিল না ঠিক কিনা কিন্তু তাদের কাছে রেসালাতের জ্ঞান ছিল পরকালের জ্ঞান ছিল আল্লাহ সম্পর্কে জ্ঞান ছিল জ্ঞান থাকা সত্ত্বেও তারা যদি করে যেমন এখন চোদ্দশো বছর গেছে আর কোন রাসুল আসেননি আর কেয়ামত পর্যন্ত আসবেন না কোন রসুল আল্লাহ বলে দিয়েছেন তো খাতামুন নবী চলে এসেছেন শেষ নবী আর কোন নবী আসবে না কেউ যদি দাবি করে সে মিথ্যুক নবী শেষ নবী হয়ে খাতাম মানে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে নবুয়াতে রেসালাতে আর কোন নবী আসবেন না কিন্তু অনেকেই শিরিক করছে পুতুল পূজা করছে অনেকেই কবর মাজার পূজা করছে মুসলিম হওয়া সত্ত্বেও তাহলে কি এরা কি এই হজ্জত পেশ করতে পারবে যে আল্লাহ আমাদের কাছে তো রসুল আসেনি না পেশ করতে পারবেন না এবং এই ওজোর গ্রহণযোগ্য নয় কারণ তাদের কাছে রেসালাতের জ্ঞান রয়েছে আল কোরআন অবিকৃত অবস্থায় রয়েছে আগের কিতাবগুলি তো বিকৃত হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআনের এমন হেফাজতের দায়িত্ব নিয়েছেন যে কোরআন অবিকৃত রয়েছে রসুলের হাদিস মহাদেশিনে কেরামদের মাধ্যমে সুরক্ষিত রয়েছে তাতে কোনো বিকৃতি ঘটেনি তারপরে অসংখ্য অলমাই কেরাম যারা হকের দাওয়াত দিচ্ছেন সত্যের দাওয়াত দিচ্ছেন এবং আল্লাহ মানুষকে বিবেক দান করেছেন যে হক না হকে পার্থক্য করা তহিদ এবং শিরকে পার্থক্য করা সত্য এবং মিথ্যা যাচাই করার এরকম আল্লাহ জ্ঞান বিবেকও দিয়েছেন যার ফলে কথা বলতে পারবে না যে আমাদের দেশে তো আলেম ছিল তারা তো বলতো যে মাজারের মাধ্যমে আল্লাহকে পাবো হ্যাঁ পীরকে সিজদা করলেও পীরের মুড়ি হলে আল্লাহকে পাবো না শুনবেন আল্লাহ কেন্দ্রীয় ব্যক্তি তোমার রসুল্লাহ তুমি কলমা মোহাম্মদ রসুল্লাহ পড়েছো শাহাদাত দিয়েছো শাহাদাত তাই দুটি সাক্ষী একটি হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না আর একটি হচ্ছে আদর্শ রসুল ছাড়া আর কারো মানবো না দুই শাহাদাত দিয়েছো তো তুমি তৃতীয় শাহাদাত কোথায় যমুক গা ও মানবো তার সাথে এরকম কোন সাক্ষী দিয়েছি আমরা না সাক্ষী দিনি তাহলে ও জহাদ কি চলবে চলবে না আর মোহাম্মদ রসুল্লাহ এই দুই শাহাদাত দিয়েছি একমাত্র আল্লাহর ইবাদত করবো একমাত্র তরিকা রসুল্লাহর মানবো এই অঙ্গীকার করেছি কালমাইলাহামের মাধ্যমে তো আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক জাতিতে রাসুল পাঠিয়েছেন এর অর্থটা বুঝে নিতে হবে আপনাকে কেউ যদি এরকম ভাবে জিজ্ঞেস করে যে মধ্যখানে গ্যাপ তো হ্যাঁ ঈসা এবং রাসুল্লাহামের মাধ্যমে গ্যাপ মুসা এবং ঈশার মাধ্যমে মধ্যখানে গ্যাপ আপনি এর জবাব কি দেবেন যে গ্যাপ থাকলেও আল্লাহ রাবুল আলমিন ওই রেসালাতের আখেরাতের ইমানিয়াতের এবং সৎ আমলের জন্য যে জ্ঞান মানুষকে দেওয়া প্রয়োজন সেই জ্ঞান তাদের কাছে ছিল পৌঁছে দিয়েছেন তারপরে যদি তারা ছেড়ে দেয় তাহলে তাদের দোষের কারণে তারা আল্লাহর কাছে ধরা খাবে আল্লাহ রাবুল আলমিনের আজাবে তাদের পকড়াও হবে তো ফি করলে উম্মাতিন অর্থ প্রত্যেক জাতিতে যার মাধ্যমে তাদের কাছে আল্লাহর দিন আল্লাহ প্রদত্ত দিনের জ্ঞান পৌঁছে গেছে এবং প্রত্যেক রসুলের মৌলিক দাওয়াত আসল বিষয়বস্তু যেটি সেটি কি ছিল এখানে বয়ান করা হয়েছে কি ছিল আনে এবদুল্লাহ এখানে এবদু বলা হয়েছে আবদুল্লাহ বিন আব্বাসের তফসির বলবেন না তাহলে একমাত্র কি করো আল্লাহর এবাদত করার অর্থ কি হলো তাহলে আল্লাহর এবাদত আল্লাহর একত্ববাদ সহ প্রতিষ্ঠা করো আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করো তাহলে আল্লাহর একত্ববাদ এক আল্লাহ এই কথা হজরত আদম আলি ইসালাম থেকে শুরু করে যত নাবী রাসুল এসছেন নৌ আলি ইসালাম হুদ আলি ইসালাম সোয়ালি আলি ইসালাম ইদিরিস আলহিসাম মুসা ইসা ইব্রাহিম ইউসুফ ইত্যাদি যত আম্বিয়া এবং রাসুল এসছেন যাদের নাম আমরা জানি আর অনেক আম্বিয়া এবং রাসুল এসছেন যাদের নাম কোরআনে বা হাদিসে উল্লেখ করা হয়নি কিন্তু তাদের দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে যে অনেক রাসুল এসছেন যাদের ঘটনা আমি বর্ণনা করিনি আর তাদের ইতিহাস লিখা হয়নি তখন ইতিহাস চর্চা ছিল না লিখা আর আল্লাহ না বয়ান করলে আমাদের জানার আর কোনো উপায় নেই যে আর অন্য কোন রসুল ছিলেন এই পঁচিশ জন ছাড়া ঠিক না পঁচিশ জনের কথা আল্লাহ কোরআনে বয়ন করেছেন সমস্ত রাসুল তাদের ঘটনাবলী বর্ণনা করা হয়ে থাক কোরআনে আর না বয়ন করা হয়ে থাক সমস্ত রাসুল কিসের দাওয়াত দিয়েছেন একমাত্র আল্লাহর একত্রবাদ কে প্রতিষ্ঠা করো মানে আবদুল্লাহ আল্লাহর একত্রবাদ কে প্রতিষ্ঠা করো আল্লাহর তহিদের সাথে এবাদত বন্দী করো যদি বলেন শুধু এবাদত করো তাহলে তো মুশ্রিক এবাদত করে করে না হিন্দুরা উপাসনা করেন উপাসনা করে না হিন্দুরা তাদের কুরবানি বলিদান করে না করছে তো হিন্দুরা তাদের হজ করে না তাদের তীর্থস্থানে তারা হজ করছে গয়া কাশি বৃন্দাবনের হজ করছে তারা তারা বলে আল্লাহ আমরা তো হজ করেছি বৌদ্ধরা হজ করে না করছে তাদের তীর্থস্থানের চলবে না এই হজ আল্লাহর জন্য নয় আল্লাহর একমাত্র একটি পবিত্র ঘর শির্ক মুক্ত থাকবে সেই ঘর সেখানকার আল্লাহ হজ করতে বলেছেন সেই ঘরের তফ করতে বলেছেন তা তারা করে না এবং একমাত্র এক রাসুলের তালিম শিক্ষা আদর্শ অনুযায়ী আল্লাহর ইবাদত করতে হবে তা তারা করে না তো এবাদত তো করছে তারা যে তারা উপবাস করছে আমরা রোজা বলছি বা শ্যাম বলছে তারা উপবাস বলছে কিন্তু সে উপবাসকে মুক্তি দেবে আল্লাহর জন্য করে না দেবী দেবতার জন্য করছে তাহলে এবাদত তো করছে কিন্তু এবাদত শির্ক যুক্ত এবাদত শির্ক মুক্ত এবাদত নাও তহিদ সহ এবাদত নাই তাহলে আব্দুল আব্বাস রাজিয়াল্লাহ তালাহ তফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তহিদ ছাড়া এবাদত হয় না আর এই তহিদের জন্য একত্রবাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আনা এবদুল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করো শুধু তাই বলে আল্লাহ ছেড়ে দেননি আরো কি বলছেন ওয়াজতানেবু আত্মাগুত ওয়াজতানেবু তাগুত এবং বাঁচো ইজতেনাম মানে বাঁচা বেঁচে থাকো সতর্ক থাকো ওয়াজতানেবু আত্মাগুত তাগুত থেকে তাগুত শব্দটি তাগা থেকে আল্লাহ শব্দ সম্পর্কে এর আগে বলেছিলাম এলাহ থেকে আর তাগুত শব্দ তাগা থেকে তগা তগা মানে কি হয় কে বলতে পারেন তগা মানে কি হ্যাঁ সীমা লঙ্ঘন করা তাগা মানে সীমা লঙ্ঘন করা বাড়াবাড়ি করা সীমা লঙ্ঘন করা এ তাগা শব্দ ব্যবহার হয়েছে কোরআনে বিভিন্ন ক্ষেত্রে ফেরাউনের ক্ষেত্রে যেমন ব্যবহার হয়েছে আল্লাহ মুসাকে বলছেন হারুনকে বলছেন ইজহাব এলা ফিরাউনা ইন্নাহু তগা সুরাত আল্লাহ বলছেন যাও ফেরাউনের কাছে মুসা কারণ ফেরাউন কি হয়ে গেছে তগা সীমা লঙ্ঘন করেছে তার সীমানা পার করে গেছে সে মখলুক সৃষ্টি আর সে বলছে আমি আনা রব্য আল আমি রব সে নিজেকে এখন মখলুক বলতে চায় না গোলাম বলতে চায় না সে বলছে আমার গোলামি কর আমি রব আমি সৃষ্টিকর্তা আমি মালিক আমি প্রভু সে বলছে মা আলেম লাকুমিন এলাহিন গাইরি আমি এলাহ অথচ সে আবেদ মাবুদ নাই সে আবেদ দাস কিন্তু সে বলছে না আমি মাবুদ আমি পূজনীয় আমার পূজা করতে হবে তাহলে সে মালঙ্গন করেছে না করেনি আবেদ মাবুদের দাবি করলো হ্যাঁ মারবুব রব হওয়ার দাবি করলো মারবুব মানে যে লালিত পালিত হচ্ছে আল্লাহ যার লালন পালন করছে সে বলছে আমি লালন পালনকারী আমি প্রতিপালক তাহলে সীমা লঙ্ঘন করলো এবং এছাড়াও অনেক অন্যায় এবং অপকর্ম পাপের দ্বারা সে সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাগা বলেছেন এখানে তাগুত শব্দ তাগা থেকে এসছে বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন সীমা পার করে যাওয়ার অর্থে পানিকেও আল্লাহ এখানে বলেছেন নু আলি সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বন্যায় যে সারা বিশ্বের যেসব অঞ্চলে মানুষ ছিল আল্লাহ প্লাবিত করেছিলেন তো পানি এত বেড়েছিল যে আল্লাহ এখানে কি বলেছেন ইন্না লাম্মা তাগাল মা ও হামাল্লা কুমফিল জারিয়ে ইন্না লাম্মা তাগাল মা আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ লাম্মা তাগাল মা যখন পানি সীমা ছড়িয়ে গিয়েছিল সীমা লঙ্ঘন করেছে সীমাহীন পানি বেড়েছিল নিচে থেকেও পানি উঠছে এমনকি জ্বলন্ত চুলা থেকে পানি উঠছে ওপর থেকে মুসুলধার এমন বৃষ্টি মানে আকাশ ছিদ্র হয়ে গেছে এত পানি বাড়া বেড়েছিল যে পাহাড়ে চড়েও নু আলি সাল্লামের এক কাফের ছেলে একটি ছিল ব্যতিক্রম ভালো মানুষের ছেলে যে ব্যতিক্রম ঘটে আল্লাহ এখানে দেখিয়েছেন যে নুহের হাতে এই ক্ষমতা নেই যে নিজে গড়ে সুন্দর করে দেবো এই ক্ষমতা নৌকে তুলে দেওয়া হয় তাই আল্লাহ রাবুল আলম এই ব্যতিক্রম দেখিয়ে দিয়েছে যে নৌ তোমার চারটা ছেলে বা তিনটা ছেলে চারটা ছেলের মধ্যে ভালো তো হবে কিন্তু একটা খারাপ হবে এটা আমার কাজ ভালো মন্দ করা তোমার কোনো ক্ষমতা নেই এখানে আছে যখন পানি সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তোমাকে বা তোমাদেরকে মানুষকে আল্লাহ সম্বোধন করেছেন ওই মমিনদেরকে ওই যুগে সম্বোধন করেছেন হামাল নাকুম তোমাদেরকে আরোহণ করিয়েছিলাম ফিল জারিয়া মানে নৌজানে জলজাহাজে জারিয়া বলে কিস্তিকে বা পানি জাহাজকে সাফিনা প্রসিদ্ধ আরবি সাফিনা ওই সাফিনাকে জারিয়াও বলা হয় হামাল নাকুম ফিল জারিয়া তো তাগা এলো না পেলেন পানি সীমাহীন বাড়া বেড়েছিল আল্লাহ তাগা বললেন তাহলে কে তাগুত কেন বলে তাগুত থেকে বাঁচো মানে সীমা লঙ্ঘনকারী থেকে বাঁচো তাগুত তাগুত সীমা লঙ্ঘনকারীকে বলা হয় বা যার সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে সে সীমা লঙ্ঘন না করলেও তার সম্পর্কে পরবর্তী লোকেরা সীমা লঙ্ঘন করেছে সেই ব্যক্তি তাগুত আর যেই বস্তু সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে যেই মতবাদ সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে সেটি আল্লাহ প্রদত্ত নাই আল্লাহ প্রদত্তের মতো তার বাস্তবায়ন আরম্ভ হয়েছে এই মানব রচিত বিধান সম্পর্কে মানুষরা কি করেছে বাড়াবাড়ি করেছে আল্লাহর বিধানের মতো সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে যে না এই বিধানই মুক্তি রয়েছে মানুষের তৈরি বিধানে মুক্তি রয়েছে আল্লাহ প্রদত্ত বিধানকে তারা ছেড়ে দিয়ে কুফরিতে নিমজ্জিত হয়েছে তাহলে এগুলি আসবে এর আওতাতে তাগতের আওতাতে সেজন্য বলছি তাগত মানে যে বাড়াবাড়ি করেছে অথবা যার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে হয় নিজেই বাড়াবাড়ি করেছে আর না হলে তার সম্পর্কে বাড়াবাড়ি করা হয়েছে আল্লাহ বাঁচতে বলেছেন তাগুত থেকে যে নিজে সীমা লঙ্ঘন করেছে অথবা তার সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে তা থেকে বাঁচো সে পুতুল প্রতিমায় হোক আর কবর মাজারি হোক আর মানব রচিত বিধান হোক প্রসিদ্ধ তাগুত হচ্ছে পাঁচ প্রকার এই পাঁচ প্রকারের তাগতের কথা আজকে আপনাদেরকে শোনায় প্রথম তাগুত যে তাগুতের কথা কোরআনে ইউমেনুনা বিল জিপতে তাগুত একটি আয়াত রয়েছে জিপ্তের প্রতি ইমান রাখে জিপ্তের তফসির করেছেন তফসির কারবান জাদু সেহের আর তাগুত তফসির করেছেন ইবলিস মেনুনা বিল জিপতে তাগুত জাদুতে বিশ্বাস করে এবং ইবলিসের আদর্শে বিশ্বাসী তাহলে কেও তাগুত বলা হয়েছে তাহলে ইবলিস শয়তানকে তাগুত কেন বলা হলো তাগত পাঁচ প্রকার প্রথম প্রকার কি বললাম তাহলে প্রসিদ্ধ পাঁচ প্রকার না হলে এমনি তাগত অনেক প্রকার আছে ইবলিস যে হচ্ছে শয়তানদের বুড়া নেতা শয়তানদের বুড়া নেতা এ বুড়া নেতা বসে আছে নেতৃত্ব দিচ্ছে আর এ মরবে না এ মরবে না এখন থাকবে কেয়ামত পর্যন্ত কেয়ামত আসবে তখনই মরবে যেই ইবলিস আদম আলি সাল্লামের শেষদা অস্বীকার করেছিল ইবলিস এ হচ্ছে শীর্ষস্থানীয় তাগুত বাকি শয়তানগুলিও তাগুত ঠিক না তারা সীমালঙ্ঘন করে না কিন্তু ওইসব তাগুত শায়াতিনদের নেতা হচ্ছে শায়াতিন ইনসওয়াল জিন মানুষ এবং জিনের শয়তানদের নেতা হচ্ছে ইবলিস ইবলিসের তারা অনুসরণ করে ইবলিস আদম আলী সালামকে আল্লাহ যখন সেজদা করতে বললেন ইবলিসকে তখন ইবলিস অস্বীকার করল ফেরেজ তারা করলেন আদর্শ পারো করলেন তারা মমিন থাকলেন কিন্তু ইবলিস অস্বীকার করাই ইস্তাকবারা কাফেরিন তো ইবলিস হচ্ছে তাগুতের নেতা এবং বড় তাগুত ইবলিসকে তাগুত কেন বলা হলো তার শাব্দিক অর্থের সাথে মিল আছে কিনা সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘন করেছে না করেনি আর করতেই আছে সীমালঙ্ঘন করেছে আর করতেই আছে সেখানে সীমালঙ্ঘন করলো আল্লাহ বললেন যে সেজদা করতে হবে করলো না এবং তারপরে অসংখ্য মানুষ এবং জিনকে এই ইবলিস কি করতে আছে পথভ্রষ্ট করে কুফরি করিয়ে শিরিক করিয়ে নাস্তিক বানিয়ে মুশরিক বানিয়ে মোনাফিক বানিয়ে বা বেনামাজি করে ফাঁসেক করে পাপাচারে লিপ্ত করে জাহান নামে নিয়ে যাচ্ছে তাই না তাহলে ইবলিস হচ্ছে এক নম্বরের তাগুত দুই নম্বরের তাগুতের ব্যাখ্যা হচ্ছে অমান অবেদা মিন্দুন আল্লাহ ছাড়া অন্যের এবাদত করা হচ্ছে আর সেই এবাদতের উপর সেই ব্যক্তি সন্তুষ্টি প্রকাশ করে বেঁচে রয়েছে এবং তার উপর সে সন্তুষ্টি প্রকাশ করে অথবা যখন বেঁচে ছিল ওই রকম শিরকে দেখেছে তার উপর সন্তুষ্টি প্রকাশ করেছে তারপরে সে মারা যাওয়ার পরে তার কবরের পূজা হয়েছে বা তার প্রতিমূর্তির পূজা শুরু হয়েছে আর যদি সতর্ক করে গিয়ে থাকে নিষেধ করে গিয়ে থাকে তারপরেও যদি তার পূজা করা হয় তাহলে সে তাগুত নয় কিন্তু তারা তাগুতের পূজা করে তারা তাগুতের পূজা করে তাহলে তাগুত অমান অবেদামিন দনিল্লাহ হওয়ার আদিন আল্লাহ ছাড়া অন্যের যদি ইবাদত হয় এবং তার উপর সে কি থাকে সন্তুষ্ট থাকে রাজি থাকলে সে তাগুত তৃতীয় প্রকার হচ্ছে ওমান দা এলা এবাদ মোগলদের আমলে অধিকাংশ রাজারা দরবারে সেজদা করে তো সেজদা সালামি বলা হইতো তাকে বাদশাহ আওরঙ্গজেব ছাড়া বাদশাহ আলমগীর আওরঙ্গজেব ছাড়া অধিকাংশ বাদশাহগুলি ছিল গোমরা পথভ্রষ্ট যাদের দরবারে সিজদা হইত সিজদা সালামি বলা জমিদাররা তাদের প্রজাদেরকে সেজদা করে তো দরবারে গেলে সেজদা পড়তে তো তারা তাহলে সেজদার দিকে কি করে আহ্বান করেছে সেজদা করতে আমার দরবারে আসলে সেজদা করতে হবে না হলে তার শাস্তি থাকতো বিনা সেজদায় কি আসতে পারে তাদের দরবারে সেজদা করে আসতে হবে এরা হলো তাগুত এরা হলো তাগুত যে ব্যক্তি শেষদার দিকে আহ্বান করবে আর চতুর্থ নম্বরের তাগত হচ্ছে অমানিদ্দা আশাইয়ান মিন ইলমিল গাইব কেউ যদি গাইবের কথা অদৃশ্যের কথা বা অদৃশ্যের কাজ সম্পর্কে জ্ঞান রাখার দাবি করে কেউ যদি দাবি করে যে আমি গাইবের কথা জানি এর আওতাতে কারা আসবে গণক জ্যোতিষী যারা যারা হাতের রেখা দেখে বলে যে আপনার ভাগ্য খুব ভালো আপনার চারটা বিয়ে হবে আমাদের দেশের মানুষকে যদি বলে চারটা বিয়ে হবে তো বলে ভাগ্য খুব খারাপ তাই না অথচ খুশি হওয়া উচিত যদি বলে তোমার ভাগ্য খুব ভালো তোমার দশটা ছেলে মেয়ে হবে ভাবরে কি করে পুষবো রে বাপ ভাগ্য খারাপ আজকালকার যুগে ভাগ্য খারাপ যেটাকে জাহিলিয়াতের যুগের মক্কার মুশ্রিকরাও ভাগ্যবান মনে করত যে ভাগ্যবান আমার দশ দশটা ছেলে মেয়ে আছে বিশটা ছেলে মেয়ে আছে গৌরব করতো যে আমার এতটি ছেলে মেয়ে তাহলে ওই যুগের জাহেলি যুগের কাফের মুশ্রিকরাও এই আচরণে আজকালকার ফাঁসেক মুসলমান চাইতে ভালো তাদের কাছে ইমানটা থাকলে অনেক ভালো হয়ে যেত এদের চাইতে ঠিক না যে একটার বেশি নেওয়া যাবে না দুটোর বেশি নেওয়া যাবে না যাদের মন মানসিকতা নিজেই খাওয়ায় আল্লাহ তাদের রাজ্জাক নন হ্যাঁ কি করে খাওয়াবো কি করে লালন পালন করব। এরা ওই জাহেলি যুগের মুশেক চাইতেও এই তাবাক্কলের দিক দিয়ে আল্লাহ ভরসার দিক দিয়ে খারাপ আল্লাহ যে রাজ্জাক রেজিক দাতা কাফের মুর্শিকরা দেবী দেবতার পূজা করলো তাদেরকে যখন বলা হয়তো কুল মাইয়ার আকাশ জমিন থেকে কে আল্লাহ কে রিজিক দিচ্ছে তারা বলতো আল্লাহ রেজিক দাতা আল্লাহ নয় দেবী দেবতা নাই রিজিক আল্লাহ দেয় ওপর থেকে রিজিক আসে আল্লাহর পক্ষ থেকে তাহলে আজকালকার ফাসেক মুসলমানরা এই দিক দিয়ে ওদের চাইতে নিকৃষ্ট যারা বেশি বেশি ছেলে সন্তান পাওয়া কি আল্লাহর নিয়ামত মনে করত এবং মনে আল্লাহর দান ভাগ্যবান হওয়া মনে করত তো যারা হাতের রেখা দেখে বলবে যে আমি তোমার ভাগ্য সম্পর্কে জানতে পারছি যে তোমার ভাগ্য ভালো ও তোমার ভাগ্য খারাপ খুব ভাগ্য খারাপ তোমার তাহলে সে হচ্ছে তাগুত আমাদের দেশের পীরেরা গায়েব জানার দাবি করে তারা জিন বসে করে জিন বসে করার পরে জিন তাদের কিছু খবর এনে দেয় খোঁজ খবর দেয় মরিদ বেরিয়েছে বাড়ি থেকে কয়টার সময় ওই এলাকার জিন দেখো তো ওই এলাকার জিনের সাথে যোগাযোগ তাড়াতাড়ি করে সম্পর্ক করে সাথে সাথে এসে কানে কানে জানিয়ে দেওয়া হলো তাকে নির্জনে ঘরে জানিয়ে নিল যে হ্যাঁ অমুক সময় বেরিয়েছে বাসে চেপে এলো না কারে এলো কিভাবে এলো ট্রেনে এলো হ্যাঁ রেডি করে বা তাকে সবকিছু বলে দিল যে আচ্ছা আপনি এভাবে এসছেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছিল না রাস্তাতে এরকম পাঞ্চার হয়েছিল গাড়ি না হ্যাঁ, সবকিছু বলতে পারছি পীর সাহেব আরে বাপ তারপরে পীরের মুড়িদ না হয়ে আর যেতে পারে পীর এইভাবে মুড়িদের সংখ্যা বাড়ানো হয় জিন বসে করে জিনের এবাদত করে শির্ক না করলে জিন বসে হবে না কোনো মানুষকে সন্তুষ্ট না করলে সে বসে হবে আপনার বাড়িতে কেউ চাকরি করতে আসবে যদি ওই রকমের বেতন না দেন তাহলে আপনি এখানে বিদেশে এসছেন আসবেন বিনা পয়সা এক মাস চাকরি করেন তো করবেন না এক্সিট লাগাও দেশে যাব বেতন দেয় না কি জন্য থাকবো তাহলে জিন যে গোলামি করছে সেই পীরের এমনি করে না কি জন্য করছে শিরিক করে ওই জিন হচ্ছে মুশরিক জিন আর জিনকে ডাকে জিনকে আহ্বান করে শির করতে হয় তখন জিন সাহায্য করে অনেক গাইবের কথা অদৃশ্যের কথা অজানা কথা ওই পীর সাহেবকে জানিয়ে দেয় আর পীর সাহেব লোকদের সামনে প্রকাশ করে যে আমি আল্লাহর এমন ওলিয়ে কামেল কামিল ওলি পীরে কামেল যে আমার কাছে গাইবের খবর আসে আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে আউজবিল্লা এভাবে মানুষকে প্রতারিত করে ধোকা দেয় তো যেই পীর বা যেই ব্যক্তি অদৃশ্য জানার দাবি করলো সে কি সীমা লঙ্ঘন করলো এটি হচ্ছে কার হক গায়েব জানা অদৃশ্যের কথা জানা আল্লাহর আর আল্লাহর হক যে নিজের জন্য বরাদ্দ করতে চাইলো সে সীমা লঙ্ঘন করলো সুতরাং সে হলো তাগুত সে তাগুত জেলমে গাইবের দাবি করলো আল্লাহ কোরআনে বলেছেন সুরে নামলে কুল্লাই আলামু মানফিস সামাওয়াত ও মানফিল আর্দ আল গাইবা ইল্লাল্লাহ হে নবী বলে দাও মানুষকে লাই আলম জানে না কেউ মানফিস সামাওয়াত মানফিল আকাশ জমিনে যে কেউ আছে আকাশ এবং জমিনে তাহলে আকাশে ফেরেস্তা আছে এমনকি ফেরেস্তারও গাইবের কথা যায় না যতটা আল্লাহ জানিয়েছেন তাদের ক্ষমতায় রেখেছেন ততটাই তার বেশি জানে না এই জন্য মানুষের হায়াত সম্পর্কে মালাকুল মত বলতে পারে যতক্ষণ পর্যন্ত তার কাছে আল্লাহ না দিয়ে দেন এই বছর এই মালাকুল মত এই মরণের ফেরেস্তা তোমাকে এই বছরে এতটি লোকের অমুক অমুক লোকের যান কবজ করতে হবে রোগ কবজ করতে হবে ততটাই জানে তার আগ পর্যন্ত বলতে পারবে না সে তাহলে আকাশে এবং জমিনে যে কেউ আছে ফেরিস্তা হোক জিন হোক মানুষ হোক আর অন্য কেউ হোক গায়েব কেউ জানে না ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না অমায়া সরুন এমনকি তারা জানেও না আয়ুব আসুন কখন তাদেরকে কবর থেকে উঠানো হবে তাহলে মরে যাওয়া পীর বিশেষ করে এই যে আমাদের পীর পূজা এই ক্ষেত্রে এই আয়াতটুকু কত প্রযোজ্য অমায়া সরুন তারাও জানে না যে কখন তাকে কবর থেকে উঠা হবে আব্দুল কাদির জিলানি জানে না খাজা মনুদ্দিন চিস্তি জানে না শাহজালাল জানে না কোন পীর জানে না যে তার কবর থেকে কখন কবর ফেটে উঠবে সিঙ্গাই ফুৎকার হবে আর কখন উঠে গিয়ে আল্লাহর দরবারে হাজির হিসাব দিতে হবে জবাবদেহি করতে হবে ইয়া আসুন কখন তাকে উঠানো হবে তো যে ব্যক্তি গাইবের দাবি করবে যে গাইবের খবর বা অদৃশ্যের কথা আমি জানি সেই ব্যক্তি হচ্ছে তাগুত সীমালঙ্ঘন করল পাঁচ নম্বরের তাগুত হচ্ছে ওমান হাকামা বেগাইরে মা আনজাল আল্লাহ আল্লাহর নাজেলকৃত বিধান আল্লাহ প্রদত্ত বিধান ছাড়া অন্য কোন মানব রচিত বিধান দিয়ে যে ফায়সালা করল বিচার করল সে রাষ্ট্র পরিচালনা হোক আর একজন কাজী বা হাকিম জজের কোর্টের বিচার করাই হোক বুঝতে পারছেন বা অর্থনীতি অর্থনীতিতে অর্থনৈতিক সমস্যা সমাধান হোক ব্যাংকিং সিস্টেম হোক যদি মানব রচিত সিস্টেম দিয়ে রাষ্ট্র পরিচালনা হয় অর্থনীতি পরিচালনা হয় অথবা কোর্ট আদালত বিচার হয় বা গ্রাম্য বিচার হয় সামাজিক বিচার হয় সালিস হয় মানব রচিত বিধান দিয়ে আল্লাহ এবং রসুলের বিধানকে বাদ দিয়ে সব ক্ষেত্রে ধরেন সামাজিক বিচার করলেন আমাদের দেশে গ্রামাঞ্চলে সামাজিক বিচার হয় কিন্তু সেই সামাজিক বিচারে আলেম আলমাদের পরামর্শ নেওয়া হয় না বিচার কে করে ফাসেক চেয়ারম্যান এলাকার নেত্রী স্থানীয় বেনামাজি দুষ্টগুলো এবং দেখে যে কোন দিকে কাদের পক্ষে বিচারটা করতে হবে হয়তো তাদের দলবল ভারী আছে বা তারা আমার পার্টির লোক অথবা তাদের পয়সা বেশি আছে ক্ষতি করতে পারে যদি বিচার তাদের বিরুদ্ধে করিত অথবা কেউ ঘুষ দিয়েছে তাদের পক্ষে বিচার করছে সামাজিক বিচারেও যে সালিশগুলো হচ্ছে আজকাল ঘুষ খাচ্ছে ঘুষ খেয়ে বিচার হচ্ছে তাহলে এই বিচার কোন বিচার হলো মানব রচিত বিধান দিয়ে বিচার হলো না সে গ্রামের বিচার হোক সমাজের বিচার হোক আর আপনার কোর্টের বিচার হোক আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক আর অর্থনীতি যেসব সিস্টেম রয়েছে সেই সেই ক্ষেত্রে হোক না কেন যে কোনো ক্ষেত্রে যদি আল্লাহর নাজেলকৃত বিধান ছাড়া অন্য বিধান দিয়ে ফায়সলা করা হয় সমস্যার সমাধান করা হয় তো এই বিধান হচ্ছে তাগতি বিধান আর এই বিধানের বাস্তবায়নকারীরা হচ্ছে তাগুতের পূজারি জি যদি তার প্রতি বিশ্বাস করে এখানে শুধু এইটুকু একটু ডিটেলস এর প্রয়োজন রয়েছে তাফসিলের প্রয়োজন রয়েছে যে সেই মানবরচিত বিধানের প্রতি বিশ্বাস রেখে যে না এটাই আমাদের জন্য ফলপ্রসূ আর এটাই আমার আমাদের জন্য কার্যকরী আর এই বিধান দিয়ে আমাদেরকে দেশ চালনা করতে হবে এই বিধান দিয়ে আমাদের কোর্টের আদালতের বিচার হইতে হবে এই বিধান দিয়ে আমাদের সামাজিক বিচার হইতে হবে তাতে যদি বিশ্বাসী হয় তাহলে তারা বড় কাফের তার উপর সন্তুষ্টি প্রকাশ করলো অথবা সন্তুষ্টি প্রকাশ করলো তার উপর শুধু তাই নাই যদি মনে করে যে কোরআনের আইনও রয়েছে যেমন অনেক মুসলিম আছে কোরআনের আইনও আছে আর আমাদের দেশীয় যে আইন আছে সেটাও আছে এটা দিয়েও চলে ওটা দিয়েও চলে মানে দুটোকে সমান করলো তাহলে কি বলেন কাফের হবে না আল্লাহর বিধানের সমান মানুষের বিধানকে পশ্চিমা বিধান বা সমাজবাদীদের বিধান এই মানব রচিত যেসব বিধান রয়েছে কমিউনিজমদের বিধান সমান করলো তাহলে কাফের হবে না কোরআন আইন দিয়ে ইসলামপন্থীরা রাষ্ট্র পরিচালনা করতে চায় আমরা পশ্চিমা বিধান দিয়ে আমরা রাজ্য রাষ্ট্র পরিচালনা করব। বা আমরা ওই কমিউনিজম দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব। আমরা সমাজবাদী সিস্টেমে আমরা দেশ চালনা করব। আমরা জাতীয়তাবাদী দলের মাধ্যমে বা জাতীয়তাবাদীর ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব। তাহলে এটা দিয়ে চলো এটা দিয়ে চলে যদি সমান সমান ভাবে তবুও কাফের বড় কাফের আর আজকাল তো অধিকাংশ যারা মানবরচিত বিধান নিয়ে দেশ পরিচালনা করছে তাদের অবস্থা এই যে তারা সমানও নয় বরং কোরআনের কথা মসজিদেই রাখো মাদ্রাসায় রাখো সব চলবে না সব চলে না সারাও এসব ইসলাম ইসলাম যারা করছে তাদেরকে এরা রাজনীতির ক্ষেত্রে কেন ইসলামের কথা বলবে অর্থনীতির ক্ষেত্রে আবার এখানে ইসলাম কি কথাবার্তা আছে যাও মসজিদ মাদ্রাসায় রাখো তোমরা তাহলে তো আরো বড় অপরাধ হলো ঠিক না তাহলে এসবগুলি কুফরি কুফরির বিভিন্ন স্তর রয়েছে সবগুলি বড় কুফরি একটি ক্ষেত্রে শুধু ফাসেক হবে কাফের হবে না মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করেও একটি ক্ষেত্রে কি বললাম ফাসেক হবে কাফের হবে না এই জন্য পাইকারি হারে কাফের বলা যাবে না বুঝতে চেষ্টা করবেন এই জন্য পাইকারি হারে যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা করে তাদেরকে কাফের বলা যাবে না তাদের মধ্যে কিছু কাফের রয়েছে কিছু ফাঁসেক রয়েছে তাদের মধ্যে কেউ কেউ কাফের রয়েছে আর কেউ কেউ ফাঁসেক রয়েছে আর ফাঁসেকের নিচে আর কোন স্তর নেই মানে তারা কমপক্ষে ফাঁসে আর কোরআনে এই দুইটি ভাষায় ব্যবহার করা হয়েছে আর একটি ভাষায় জালেম বলা হয়েছে অমাল্লাম ইয়াহকুম বেমানুজাল্লাহ ফাউলাই কাহমুল কাফেরুনও বলা হয়েছে অমাল্লাম ইয়াহকুম বেমানুজাল্লাহ ফাউলাই ফাঁসে ফাসেকুনও বলা হয়েছে অমাল্লাম ইয়াহকুম বেমানুজাল্লাহ ফাউলাই কাহমুল জালেমুন বলা হয়েছে যারা আল্লাহর নাজেলকৃত বিধান দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে বিচার করে না তারা কাফের জালেম ফাসেক তিনটি কথা বলা হয়েছে জি সুরামায়দা পরপর আয়াতগুলি রয়েছে কাছাকাছি আয়াতগুলি রয়েছে তাহলে এখন চিন্তা করুন ফাসেক কখন হবে একটি ক্ষেত্রে হবে যখন সে মুসলিম এবং সে কথা স্বীকার করে যে আল্লাহর বিধান দিয়ে আমাদেরকে ফয়সলা করা উচিত আমাদের সার্বিক ক্ষেত্রে আল্লাহর বিধানের বাস্তবায়ন কোরআন এবং হাদিসের বাস্তবায়ন হওয়া উচিত আল্লাহ এবং রসুলের শিক্ষা দ্বারাই আমাদের দেশ পরিচালনা করা উচিত বা আমাদের সমস্যা সমাধান করা উচিত তবে আমরা পারছি না আমরা কি পারছি না কি কারণে পারছি না হয়তো শত্রুদের চাপের কারণে ভয়ে এখানে দুর্বল হয়ে পড়ছে ইমানের দুর্বলতার কারণে কি করছে চাপের মুখে এখনই যদি ইসলামের বাস্তবায়ন করি তাহলে আমাদের দেশটা দখল করে নিবে আমাদের গদি থেকে তাড়ি দেবে আর গদির লোক ছাড়তে পারছেন কথা বুঝতে পারছেন তো এ ভয়ে চাপের মুখে আছি পারছি না আমরা যদি বলি যে চোরের হাত কারো বলে যে সন্ত্রাসী দেশটি সন্ত্রাসী হয়ে গেছে ঠিক না বড় শয়তান যারা আছে তারা বলবে দেশটি সন্ত্রাসী দেশে পরিণত হয়েছে বলবে না বলবে না এখন যে অবস্থা তো এই ভয়ে করছে না তারা করতে চায় ইচ্ছা আছে হয়তো অথচ আজকাল অধিকাংশদের নেই ইচ্ছা নেই ঠিক কিনা বলেন কিন্তু যদি অল্প কিছু নেত্রী নেতৃস্থানে এরকম থাকে যে করতে চাই চোরের হাত কাটতে চাই হত্যার বদলে হত্যাই করতে চাই জেনার শাস্তি দিতে চাই কিন্তু কোরআন হাদিসের বাস্তবায়ন করতে পারছে না জানলেন বড় কাফেরদের ভয়ে কারো ভয়ে অথবা পয়সার লোভে নেতৃত্ব লোভে পয়সার লোভে নেতৃত্ব লোভে কেমন তারাই হচ্ছে আত্মসাতকারী চোরের হাত কাটলে প্রথম তো আমারই হাত কাটা যাবে সুপ্রিম কোর্ট থেকে ফয়সাল আসবে যে অমুক অমুক মন্ত্রীর হাত কাটো এই ভয়ে কোরআন এবং সুন্নার বাস্তবায়ন করতে পারে না যদি এরকম হয় তাহলে পেটের জন্য গদির জন্য তাহলে ফাঁসাক অথচ তার ইমান আছে যে কোরআনের বাস্তবায়ন হওয়া উচিত আমরা মুসলিম আমাদের কোরআনের বাস্তবায়নই করা উচিত কোরআন দিয়ে ফেসলা করা উচিত কিন্তু আমরা করতে পারছি না কি জন্য যে করলে আমাদের গতি থাকবে না করলে আমাদের আমরা খেতে পারবো না এই আত্মসাত করতে পারবো না ইত্যাদি ইত্যাদি তাহলে এরা পেটের জন্য দুনিয়ার জন্য সুতরাং এরা ফাঁসে এরা কাফের হয়নি বিশ্বাস আছে যে কোরআনের প্রাধান্য তা তাদের কাছে আছে হ্যাঁ কোরআনের বিধানকে তারা অগ্রাধিকার দিচ্ছে কিন্তু বাস্তবায়ন করতে পারছে না পার্থিব স্বার্থের উদ্দেশ্যে এক কথায় তাহলে ফাঁসেক وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا তৃতীয় আয়াতটি সেটি হচ্ছে সুরা বনি ইসরায়েলের সুরা বনি ইসরায়েলের অপর নাম সুরা আল ইসরা সুরা আল ইসরার আয়াত নম্বর তেইশ মহান আল্লাহ রব্বুল আলমিন এখানে একমাত্র আল্লাহর এবাদতের আদেশের কথা বলেছেন অকাদা রব্বকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু তোমার পালনকর্তা আদেশ করেছেন কাজা আল্লাহর কাজা মানে আল্লাহর আদেশ বা ফয়সালা আল্লাহর ফয়সালা মানব জাতির জন্য যে আল্লাহ তাবুদু তোমরা এবাদত করবে না ইল্লা ইয়াহু একমাত্র তার ছাড়া অন্য কারো একমাত্র আল্লাহ ছাড়া আর অন্য কারো এবাদত তোমরা করবে না এই আয়াতে তৌহিদের শিক্ষা দেওয়া হয়েছে অর্থাৎ একমাত্র আল্লাহ রবুল আলমিনের এবাদতের যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে জিনকে সৃষ্টি করা হয়েছে যে উদ্দেশ্যে আম্বে এবং রসুলদেরকে প্রেরণ করা হয়েছে এবং প্রত্যেক জাতিকে সতর্ক করা হয়েছে শির্ক থেকে সতর্ক করা হয়েছে তহিদের শিক্ষা দেওয়া হয়েছে প্রত্যেক জাতিকে এর আগের দুই আয়াতে এদিকে ইঙ্গিত করা হয়েছে যে মানুষ এবং জিনকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং আম্বিয়া এবং রসুলদেরকে প্রেরণ করা হয়েছে আল্লাহর একত্ববাদ প্রচারের উদ্দেশ্যে আর শির্ক থেকে সতর্ক করার উদ্দেশ্যে এবং এটি হচ্ছে সবচাইতে বড় হক বান্দার উপর সবচাইতে বড় হক হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করবে এটি হচ্ছে আল্লাহর হক এবং মানুষের হকের মধ্যে মানুষের অধিকারের মধ্যে সবচাইতে বড় অধিকার হচ্ছে মাতা পিতার তাই মহান আল্লাহ আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহুর পরে বলেছেন অবিল ওয়ালেদাইনে এহসানা মানুষের সাথে দুই রকমের হক জড়িত এক হচ্ছে আল্লাহর হক আল্লাহর অধিকার আল্লাহর প্রাপ্য আর আরেক হচ্ছে বান্দার হক হকুকুল ইবাদ হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ আল্লাহর অনেক হক রয়েছে যেসব কাজের আদেশ আল্লাহ করেছেন যেসব কথার আদেশ করেছেন বা যেসব আদেশ নিষেধ করেছেন সেগুলি পালন করা আল্লাহ রবুল্লা আলমিনের হক বান্দার হক যেসব বান্দার হক আল্লাহ এবং রসুল বলেছেন যে অমুক অমুক বান্দার এই রকমের তোমার প্রতি হক রয়েছে অধিকার রয়েছে এই ক্ষেত্রে মানুষের সাথে বিভিন্ন হক জড়িত বান্দার হক বান্দার মধ্যে বিভিন্ন বান্দার মানুষের ওপর হক রয়েছে এ সম্পর্কে একটি ছোট্ট বই ছোটি বই রয়েছে খুব সুন্দর বই শেখ মোহাম্মদ বিন সরি আল ওসাইমিনের আল হকুকুল আশারা বলে দশটি অধিকার দশটি মৌলিক অধিকার বা মানুষের উপর দশ প্রকারের যে হক রয়েছে মানুষের বা দশ রকমের লোকদের হক রয়েছে এ সম্পর্কে ও বইটি অত্যন্ত সুন্দর বাংলায় অনুবাদ হয়েছে বইটি সংগ্রহ করার চেষ্টা করবেন যাতে প্রথম আল্লাহর হকের কথা বলা হয়েছে তারপরে বান্দার হকদের মধ্যে মাতা পিতার হকের কথা বলা হয়েছে স্বামী স্ত্রীর হকের কথা বলা হয়েছে ছেলে মেয়েদের হকের কথা বলা হয়েছে প্রজাদের হকের কথা বলা হয়েছে রাষ্ট্রনেতার হকের কথা বলা হয়েছে পাড়া প্রতিবেশীর হকের কথা বলা হয়েছে তারপরে মুসলিম ভাইদের হকের কথা বলা হয়েছে অমুসলিমদের হকের কথা বলা হয়েছে এই করে দশটি হক রসুলের হক যেটা বলা হয়নি আল্লাহর পরে রসুলের হক এই দিয়ে দশটি হয়ে যাচ্ছে আল্লাহর হকের পরে রসুলের হক এই জন্য আমরা কলেমায় দুইটি শাহাদাত দিয়েছি গত সপ্তাহে দুই শাহাদাতের কথা মনে হয় বলা হয়েছিল মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ এক হচ্ছে প্রথম শাহাদাত আর দ্বিতীয় শাহাদাত হচ্ছে মোহাম্মদ আল্লাহ রসুল আসাদ মোহাম্মদান আব্দুহ রাসুল বা রাসুল্লাহ আল্লাহ রসুল এই আয়াতে তাহলে আল্লাহর যে সবচেয়ে বড় হক যেটি তহিদ একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য এবাদতকে বা সার্বিক এবাদতকে সুনির্দিষ্ট করা আর বান্দার অনেক বান্দাদের হক রয়েছে মানুষের সাথে তার মধ্যে সবচেয়ে বড় হক কার রয়েছে ওয়ালিদাইন অবিল ওয়ালিদাইন এহসানা মাতা পিতার সাথে সদাচরণ করো এহসান আল্লাহ বলেছেন এহসান মানে সদাচরণ করা ব্যাপক অর্থ রাখে যেভাবে এহসান হতে পারে সদাচরণ হতে পারে মাতা পিতার সাথে কথাই হোক কাজে হোক আর্থিক দিক থেকে হোক তার পাশে থেকে হোক তার খেদমত করে হোক তাদের চিকিৎসা করে হোক ইত্যাদি আল্লাহ তাবুদু তাহলে এই আয়াত দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে মানুষের উপর সবচাইতে বড় হক হচ্ছে তহিদ আল্লাহর একত্ববাদ আর এই হক যদি পূরণ না করে তো কোন সৎ আমল ভালো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কবুল হবে না তার মানে তহিদ যদি না থাকে কালিমা ইলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এই কথায় যদি বিশ্বাস না থাকে তাহলে কোনো আমল কাজে আসবে যেমন একটি লোক কলেমায় বিশ্বাসী নয় কিন্তু নামাজ পড়ে কাজে আসবে কলেমায় বিশ্বাসী নয় কিন্তু রোজা রাখে কাজে আসবে কলেমায় বিশ্বাসী নয় বা কলমার বাস্তবায়ন করে না অনেকে কলমা মানে এমনি কলমা হিসাবে তো ঠিকই জাতিতে মুসলমান বিশ্বাস করে কিন্তু কলমার বাস্তবায়ন করেন আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই এ কথা বলেও কলমা পড়েও এবং সেই দলের অন্তর্ভুক্ত হয়েও শিরিক করে মানে কলেমাকে নষ্ট করে তার মানে তার মধ্যে একত্ববাদ নেই লাহা ইলাহা ইল্লাল্লাহ যে বললো এই একত্ববাদের বাস্তবায়ন নেই তাহলে তার নামাজ রোজা হজ জাকাত শিরকের সাথে কোন আমল কবুল হবে না বরং আমল কি হবে ধ্বংস হয়ে যাবে যেমন আল্লাহ কোরআনে বলেছেন লাইন আশরাক্তা লাইহবাতান না আমালুক সিরিক করলে তোমার আমল হয়ে নবী ধ্বংস হয়ে যাবে নবী রসুল সির কিছু বুঝবে না যে সিরিক করবে তারই আমল ধ্বংস হয়ে যাবে তাহলে যাদেরকে এক শ্রেণীর লোকের অলি আউলিয়া বলে পীরে কামেল বলে বা যতই বড় ব্যক্তি তখন না কেন যদি সির করে মারা যায় তাহলে সমস্ত আমল তার ধ্বংস হয়ে গেছে বা ধ্বংস হয়ে যাবে তারপরে আল্লাহ রবুল আলমিন আরেকটি আয়াত সুরায় নেশা আয়াত নম্বর ছত্রিশ তাই না ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরেকু বেহিসাইয়া এখানে কতটি মশলা বয়ন করা হয়েছে বা কতটি বিষয় বয়ন করা হয়েছে দশটি বিষয় বয়ন করা হয়েছে এগুলিকে বলা হয়েছে আল হকুকুল আশারা দশটি অধিকার বা দশটি হক এই দশটি হকের কথা বর্ণনা করা হয়েছে আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত একটি আয়াতে দশটি বিষয় বা দশটি অধিকার দশটি হক নিয়ে আলোচনা করা হয়েছে আরম্ভ করা হয়েছে কোন হক দিয়ে আল্লাহর হক দিয়ে ও আবুদুল্লাহ ওয়ালা তুশ্রেকু বেহসাইয়া একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করিও না আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না ও আবুদুল্লাহ ওয়ালা তুশ্রেকু বেহসাইয়া তো এই আয়াতেও আল্লাহ রবুল্লা আলমিন প্রথম আদেশ করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের এবং শির থেকে কঠোরভাবে নিষেধ করেছেন ওলা তুশরেকু বেহি সাই আন কোনো কিছুকে শেদ করি কোনো কিছুর মধ্যে সবকিছু সামেল আল্লাহ ছাড়া তাই না তাহলে ফেরেস্তা ফেরেস্তাকে ডাকা যাবে হে ফেরেস্তা আমার মদত করো আমাকে উদ্ধার করো বলা যাবে ইয়া রাসুল আল্লাহ মদত করো সাহায্য করো হে রসুল্লাহ আপনি কি করে গাফেল থাকতে পারেন আপনার দরবারে হাজির হয়েছে দরুদ সালাম পাঠ করতে আপনি আমার মনের উদ্দেশ্য পূরণ করুন বলা যাবে যদি কোনো কিতাবে থাকে ধর্মীয় কিতাবে তো সেটা তহিদ না শির শেরক সেটি ধর্মীয় কিতাব নয় সে শির্ক শিরকে শিক্ষা দেওয়া হয়েছে সেই কিতাবে রসুল্লাহর কাছে ফরিয়াদ করা হয়েছে বড় আক্ষেপের বিষয় ফাজাইলে দুরুদ ফাজাইলে দুরুদের শেষ দিকে মাওলানা জামির কিছু কবিতা পেশ করা হয়েছে আর ওই কবিতাতে দরখাস্ত করা হয়েছে ফার্সি ভাষায় কবিতা লিখিত যেহেতু জামি পারস্য দেশের লোক ছিলেন ওই জামি সাহেবের কবিতা ফার্সিতে পেশ করেছে তারপরে এই কিতাবের লেখক উর্দুতে অনুবাদ করেছে আর বাংলায় যে অনুবাদ হয়েছে ফাজাইলে দুরুদ পরে দেখবেন তাতে হুবহু ওইভাবে হে রসুল্লাহ দয়া করুন জামা হাজুরি জা বাহাকে আলম তারা হামিয়া নবী আল্লাহ তারা হাম এটা ফার্সি দিয়ে আরম্ভ হচ্ছে কবিতাটি ওই তারা হামিয়া নবী আল্লাহ তারা হামের অনুবাদ করেছে বাংলার অনুবাদক কে বাংলায় অনুবাদ করেছে বলতে পারে কে কে সাখাতুল্লাহ একজন করেছেন আর একজন আম্বর আলী দুইজন অনুবাদ করেছে বাংলায় দুই লোক খেদমত করেছে মানে দুটি অনুবাদ পাওয়া যায় বাংলাদেশে দেখবেন যদি ফাজাইল দুরুদ হে আল্লাহর রসুল দয়া করুন দয়া করুন যে তারা হাম ইয়ানবি আল্লাহ তারা হাম দুইবার করে ব্যবহার করেছে হে আল্লাহ রসুল দয়া করুন দয়া করুন এদের মুরব্বীদেরকে বলা হয়েছে যে আপনাদের খেতাবে যে শির্ক যে এইরকম কথা আপনাদের এত বড় মুরব্বী সাহেব কিংবা শাইখুল হাদিস সাহেব লিখলেন তো বলছে তিনি তো শাইখুল হাদিস এত বড় পণ্ডিত মানুষ তা আমাদের বোঝা সম্ভব নাই তিনি বুঝেন কি অর্থ কি উদ্দেশ্য করেছেন বুঝছেন মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও যে নবীর কাছে যে দরখাস্ত করা হলো যে আল্লাহ রসুল দয়া করুন দয়া করুন বলছে যে শাহুল হাদিস তিনি বেশি বুঝেন আমরা তো বুঝি না বুঝি না সম্মম বকমন অমিয়ন ফাহম লায়া লায়াকেলুন আল্লাহ বলছেন এদের ক্ষেত্রে সম্মন বকমন অমিয়ন ফাহম লায়া কেল আল্লাহ বলেছেন এদের ক্ষেত্রে তো বলেছেন কোরআনে সম্মন মানে কি জানেন আসামের বহু বচন বকমম আবকামের বহু বচন অমিয়ন আমার বহু বচন আমা মানে তো বুঝেন মানে অন্ধ আর সুম আসাম মানে যে কানে শোনে না বধির কানে শোনে না আর বুকম যে ব্যক্তি বোবা ভাবকাম যে বাকশক্তিদার নেই তো এরা হচ্ছে বধির কানে শোনে না মুখে বলতে পারে না মানে বলবে না খাতায় গান গিরিফতান খাতা আস বড়দের ভুল ধরাও ভুল সুতরাং বকমন বোবা বলবেন শিরিক থাকলে বলবেন না সতর্ক করবে না যে আমাদের আলেম সাহেব ভুল করে দিয়েছে এই কথা করবে না এই কাজ করবে না বকমন অমিয়ন চোখে দেখিও অমিয়ন আমা দেখবে না না না না বলাই যাবে না এই কথা যে ভুল করেছেন তিনি এত বড় মানুষ ছিলেন তিনি এত বড় আল্লাহর অলি ছিলেন সাইকুল হাদিস ছিলেন ফাহম লায়াকেলন সুতরাং এরা কি নির্বোধ যারা সম্মন কানে শোনে না মুখ বন্ধ রাখে হক কথা সত্য কথা বলে না আর যারা চোখে সত্যকে দেখে না ফাহম কেলুন এরাই হলো নির্বোধ লায়া কেলুন এরা এদের আকল নেই আকল যার নেই তাকে তো নির্পদ বলবেন বরং আরো খারাপ ভাষা বললে তো পাগল তাই না যার আকল নেই তাকে কি বলে পাগল বলে ওকে যদি আরো মার্জিত বলে অবুজ অবুজ আমরা কাকে বলি যে নিরীহ ব্যক্তি বুঝে না ছেলেটা অবুজ ছোট ছেলে ভুল করে সে অবুজ কিন্তু একটা জ্ঞানী ব্যক্তি যদি ভুল করে ওকে অবুজ বলে না কেউ তখন শক্ত ভাষা প্রয়োগ করা হয় সেই ক্ষেত্রে কি বলছিলাম ওলা তুষরে কু হেসাইয়া তো রসুল কোন কিছুকে অংশীদার বানানো যাবে না তো রসুলকে বানানো যাবে যাবে না তাহলে দুয়াতে ফরিয়াদ করায় মুসিবত থেকে উদ্ধার করার দরখাস্ত ছেলে সন্তান চাওয়ার ক্ষেত্রে বালা মুসিবত থেকে উদ্ধার হওয়ার ক্ষেত্রে ইত্যাদি যে কোনো রোগের আরোগ্যতার ক্ষেত্রে ফেরেস্তার কাছেও দরখাস্ত চলবে না রসুলের কাছেও চলবে না অন্য কোন নবীর কাছে চলবে চলবে না আচ্ছা তো বড় পীরের কাছে চলতে পারে চলবে না পীরের কাছে চলবে না বড় বড় পীরের কে যে আল্লাহ সবকিছু দায় দায়িত্ব দিয়ে দিয়েছেন যে বাবা তুমি যা করবে তাই করো এখন আমার শেষ এখন তোমাকে দিয়ে দিলাম যা নজবিল্লাহ নজবিল্লাহ আল্লাহ নাকি সব দায় দায়িত্ব এখন দিয়ে দিয়েছে বড় পীরকে এখন যা আল্লাহ করবেন ওই কাজগুলি এখন বড় পীরই করবে এ হচ্ছে কবর মাজার পূজারীদের পীর পূজারীদের আকিদা বুঝছেন আল্লাহ কি বলছেন আল্লাহ তুষিদ কবিহি সেই আন সেই মানে কোনো কিছু কোনো কিছুর মধ্যে সারা পৃথিবী সবকিছুই সামিল তাহলে গেল বড় পীর গেল তাহলে ছোট পীর মেজ পীর সব গেল বলা কু বেসাইয়া পুতুল প্রতিমা রাম কৃষ্ণ হ্যাঁ ওগুলো শিরিক ওগুলো তাদের কাছেও শিরিক যারা কবরে সিজদা করে কবরে সিজদা করে গায়রুল্লাহর পূজা করে তারাও বলে যে রামকে ডাকা শিরিক হ্যাঁ, যেহেতু তাদের দেবতা নাই যে তাদের পীর হলে ঠিক হইতো হিন্দুদের পীর তো রাম তো হিন্দুদের পীর তো তোমাদের জন্য যদি জিলানিকে ডাকা জায়েজ হয় তো তাদের জন্য হরের আমও করা তো জায়েজ বরং আল্লাহর নিকট পৌঁছার উপায় তো তারাও বলছে যখন ওহদের যুদ্ধে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয় তখন কাফেররা বড় খুশি হয়েছিল আর বলেছিল যে উজ্জা দেবী আমাদের আজকে নেমে এসছে মানে উজ্জা দেবীর সাহায্য নেমে এসছে উজ্জা থেকে ইজ্জত উজ্জা দেবী আজকে আমাদেরকে সম্মানিত করেছে আবু সুফিয়ান তখন কুফরের অবস্থায় ছিল খালিদ বিন অলিদ কুফরের অবস্থায় ছিল তারা বলেছিল এ স্লোগান দিয়েছিল লানাল উজ্জাওয়ালা উজ্জালাকুম এ মোহাম্মদ হে মুসলমান তোমাদের উজ্জা দেবী নেই আমাদের উজ্জা দেবী আছে তাই আজকে আমরা সম্মানিত হয়েছি উজ্জা বলার কারণে তারা কি হয়েছে মুশ্রেক হয়নি মক্কার এরা কোরাইশরা মুশ্রিক ছিল না ছিল না শেষ রসুলকে পাঠিয়েছেন তাদের জন্য বিশেষ করে মানে প্রথম সম্বোধন তাদেরকে তুফলেও বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদ নেই তাহলে মুক্তি পাবে এই আওয়াজ প্রথম এই মক্কার মুশরেকদের কানে পৌঁছেছিল যারা বলেছিল উজ্জা দেবী আমাদেরকে সম্মানিত করেছে তো তারা যদি মুশরেক হলো শিরিক করে হিন্দুরা হরে রাম হরে কৃষ্ণ করে মুশরেক হলো আর ই আব্দুল কাদের জিলানি সাইয়াল্লিল্লাহ হে আব্দুল কাদের জিলানি আল্লাহর হস্তে কিছু দেন ইয়া কৌসুল আজ মাদাত হে মহান উদ্ধারকারী বড় পীর সাহেব মদত করুন বলে মুসলমান মক্কার কোরেশ কাফেরদের শিরিক আর হিন্দুদের হরে রাম হরে কৃষ্ণ শিরিক আর ইয়া গৌসুল আজম মাদাদের শিরিক আর ইয়া রাসুল্লাহ মাদাদের শিরিক ইয়া খাজা মহিনুদ্দিন চিস্তি গরিব নামাজ এদের শিরিক এই তিন শিরিকে কোনো তফাত আছে নিজের সুস্থ বিবেকে চিন্তা করতে শিখেন যে এই তিন প্রকারের শিরিকে কোনো তফাত নেই যেমন কোরআনের ভাষায় মক্কার কোরেশদেরকে বলা হয়েছে লামিয়া কুনিল্লাজিনা কাফারুমিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিন তাদেরকে আল্লাহ কাফের বলে সুরায় কাফেরুন একটি সুরার নামই হচ্ছে কাফেরুন কুলিয়া আইহাল কাফেরুন কাদেরকে কাফেরুন বলে সম্বোধন করা হয়েছিল বলেন দেখি ওই মক্কার লোকদেরকে প্রথম আমার মক্কি সুরা সুরা মক্কি আবার মক্কি সুরাতে তো আর অন্য জায়গায় কোথাও নবী সাল্লাম ইসলাম প্রচারের জন্য জাননি যার অন্য জাতিকে কাউকে কুলিয়া ইয়াল কাফেরুন বলা হয়েছে ঠিক না তাহলে তাদেরকে যদি কোরআন ভাষায় কাফের মুশেকগুলো আখ্যায়িত করা হয় তাহলে হরে রাম কৃষ্ণ করেও যেমন কুফরি শির্ক হয় ঠিক তেমনি ইয়া গৌসুল আজম করে ইয়া গরিব নওয়াজ চিস্তি করেও শির্ক একই শির্ক কিন্তু সম্মম বকমন অমিয়ন ফাহমলা আকেলুন এদের বোধ শক্তি হারিয়ে গেছে যার ফলে তারা বুঝতে চাইছে না যে আমাদের কর্মগুলিও শির তারপরে পঞ্চম আয়াত পঞ্চম আয়াত হচ্ছে কুল তাআলাউ আতলু মা এতে 10টি হকের কথা এখানে আলোচনা করা হয়েছে আতুল মাহারামা রব্বকুম আলাইকুম আল্লাহ তুষ্টিক তো এই আয়াত কোন সরাই রয়েছে আনামের একশো একান্ন বাহান্ন তেপান্ন রয়েছে এই আয়াতগুলিতেও প্রথম আল্লাহ রাবুল আলমিন কি দিয়ে আরম্ভ করেছেন কোল আলাও হে নবী বলো মানে মানুষকে বলো তা আলাও এসো এসো কাদেরকে সম্বোধন করা হয়েছে তা আলাও হ্যাঁ মানব জাতিকে মানব জাতিকে বলা হয়েছে তা আলাও এসো আতলু তোমাদেরকে পড়ে শোনাই তোমাদেরকে আতল তিলাওয়াত থেকে মানে তোমাদেরকে পড়ে শোনাই পাঠ করে শোনাই মা হারামা রব্বকুম আলাইকুম তোমাদের উপর তোমাদের পালনকর্তা যা কিছু হারাম করেছেন তা পড়ে শোনাই যা আল্লাহ তোমাদের রব হারাম করেছেন তা তোমাদের কাছে পাঠ করে শোনায় যা কোরআনের এই আয়তে রয়েছে প্রথম হারাম প্রথম হারাম মানে সবচেয়ে বড় হারাম তাহলে তাই না সবচাইতে বড় হারাম কাজ হচ্ছে কি আল্লাহ তুশরেকু বেহি সেই আল্লাহর সাথে কাউকে অংশীদার বা শরিক করবে না তাহলে শিরিক করা হচ্ছে সবচাইতে বড় হারাম শির করা হচ্ছে সবচাইতে বড় হারাম আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালানহ বলছেন মান আরাদা ইয়ানদরা এলা ওসিয়াতে রসুল্লাহ সাল্লাম যে ব্যক্তি চাই যে আল্লাহ রসুলের ওসিয়ত দেখব ওসিয়ত বুঝেন তো ওসিয়ত কাকে বলে ওসিয়ত আর উপদেশে তফাত আছে ওসিহত আর নসিহত বুঝে নেন তাহলে আরবিতে দুটি শব্দ আছে যদি বাংলাতে দুটিকে উপদেশ বলে মানুষ কিন্তু আরবিতে ওসিয়ত আর নসিহত নসিহাতকে আমরা নসিহত বলি আর নসিহা তো ওসিয়ত আর নসিহতে তফাত নসিহত মানে উপদেশ আমাদের অনেক অঞ্চলে বক্তব্যকে নসিহত বলে বা ওয়াজকে ওয়াজ মানে উপদেশ ওয়াজ নসিহত বলে না ওয়াজ নসিহত মানে উপদেশ উপদেশ বাণী উপদেশ আলোচনা হয় সেই জন্য ওয়াজ নসিহত এতেকালের পূর্ব মুহূর্তে আত্মীয় স্বজনকে আপন জনকে অথবা অন্য কাউকে বিশেষ করে ওসিয়ত আত্মীয় স্বজনকেই করে মানুষ আপন জনকে স্ত্রী ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন বা যারা ঘনিষ্ঠ ব্যক্তি তাদেরকে তো নবী করিমের কেউ যদি ওসিয়ত দেখতে চাই আল্লাতি আলাইহা খাতামাহ যার ওপর নবী করিম সাল্লাহামের কি রয়েছে খাতাম মানে শিল মোহর রয়েছে খাতাম বলে শিলমোহরকে স্টাম্প কে খাতাম বলা আজকাল খাতাম বলা স্টাম্পকে মানে নবী করিম ইসলাম তার সত্যায়ন করেছেন এই ওসিয়তের সত্যায়ন করেছেন উপদেশ দান করেছেন আল্লাহ রসুলের পক্ষ থেকে ফালি আকরা কাউলাহ তা তাহলে আল্লাহর এই বাণী পড়ো কুল হে নবী বলো তা আলাহ তোমরা এসো আতলো মাহারনামা হারনামা রব্বকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বেহি সেই তোমাদেরকে পাঠ করে শোনাই যা আল্লাহ হারাম করেছেন আর প্রথমটি হচ্ছে যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না আর শেষ হচ্ছে এলাকাউলেহি ও সেরাতি মোস্তাকিমা শেষটি হচ্ছে যে এই হচ্ছে আমার সহজ সরল পথ ও আন্নাহাজা নিশ্চয় এটি হচ্ছে আমার পথ মুস্তাকিমা যা হচ্ছে সরল সহজ সোজা সোজা পথ দিন ইসলামের পথ হচ্ছে একটি পথ প্রথম কথা সিরাত আল্লাহ বলেছেন একটি পথ আর মুস্তাকিমান মানে সিধা পথ সোজা পথ ফত্তাবেউ সুতরাং সেই একটি পথের অনুসরণ তোমরা করবে ওয়ালা তত্তাবেউ সবল অনেকগুলি পথের পেছনে তোমরা ছুটবে না সবল সাবিলের বহু বচন অনেকগুলি পথের দিকে তোমরা ছুটোছুটি করবে না যে কাউকে এটা ভালো লাগলো কাউকে ওটা ভালো লাগলো কাউকে ওটা ভালো লাগলো কাউকে এটা তরিকা ভালো লাগলো ওটা তরিকা ভালো লাগলো কাউকে চিস্তি তরিকা ভালো লাগছে আর এক তরিকা আর এক লোককে কাদরি তরিকা ভালো লাগছে আর এক লোককে ওই ফুরপুরা তরিকা ভালো লাগছে আর এক জনপুরি তরিকা ভালো লাগছে কাউকে ওই সরসিনা তরিকা ভালো লাগছে আর এক দলকে চর্মনায়ের তরিকা ভালো লাগছে না বলা তাত্তাবে সবল স্পষ্ট ভাষায় বুঝেন যে এগুলি হচ্ছে সবল মানে বহু রাস্তা জাতীয় সড়ক থেকে অনেকগুলি ছোট ছোট রাস্তা বেরিয়ে যায় তাই না আল্লাহ বলছেন আল্লাহ তাতে ওই ছোট রাস্তাগুলিতে যাবে না ডানে বামে ছোট ছোট রাস্তা বেরিয়ে গেছে সেদিকে যাবে না ফাতাফার রাখাবে কুমান সাবিলেহি না হলে আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে ছিন্ন ভিন্ন করে দূরে সরিয়ে দেবেন যেমনই জাতীয় সড়ক ছেড়ে দিয়ে হাইওয়ে ছেড়ে দিয়ে অন্য রাস্তায় যাবেন তা আপনি হাইওয়ে তো আর ফিরে আসতে পারবেন না অথচ আপনার গন্তব্যস্থান হাইওয়ের শেষেই ছিল তো রাসুল উল্লাহ সাল্লামের আনিত রাস্তা হচ্ছে হাইওয়ে জাতীয় সড়ক এই জাতীয় সড়কের শেষে গন্তব্যস্থান হচ্ছে জান্নাত আর ডানে বামে রাস্তা নবী একটি হাদিস ওই সম্পর্কে আছে একবার নবী ইসলাম একটি রেখা টানলেন আর রেখা টেনে ডান দিকে কয়েকটি যে দুইটি না আর বাম দিকে দুইটি এখান থেকে অনেকে বলেছেন যে প্রথম ফাটল ধরেছে এরকম করে এক দুই তিন চার করে ফাটল ধরেছে তারপরে অনেকগুলি বাহাত্তর তেহাত্তর হয়েছে বুঝতে পারছেন তো এদিকে ইঙ্গিত আছে কিন্তু তো তারপরে নবী বলেন হাজা সাবিউল্লাহ আর এক রাস্তায় যাচ্ছে আর যেতে যেতে ওই মেন রাস্তায় যেতে যেতে আর একটা ছোট রাস্তায় ওখানে শয়তান বসে বলছে এদিকে আসো তুমি এই তরিকে চলে আসো এলেই এই শয়তানের ডাকে যে সাড়া দেবে সে সহজ সরল পথ হারিয়ে ফেলবে দশটি বিষয়ের শেষ বিষয়টি এটি সেরাতে মুস্তাকিম অর্থাৎ সন্ন্যত এবং বিদাত সন্ন্যতের পথ হচ্ছে সেরাতে মুস্তাকিম আর বিদাতের পথগুলি যতগুলি পথ বিদাতের আছে আর বিদাতিদের যত তরিকা আছে সবগুলি হচ্ছে সাবিল আর সবুল আর সাবিলকে আল্লাহ সিরাত বলেছেন আর এই সিরাতের কথাই সুরা ফাতেহে বলা হয়েছে অনেক আয়াতে সিরাতের কথা রয়েছে সিরাত মানে আল্লাহ প্রদত্ত পথ কোরআনের ভাষায় তো এই সিরাতের কথায় আল্লাহ সুরা ফাতেহাই বলেছেন ইহদিন সিরাতল মুস্তাকিম এই সিরাত মুস্তাকিম ইন্নাহাদাল কোরআন ইয়াহদি লিল্লাতিহি আকওয়াম এটিকে সোজা এবং সঠিক পথ আকুয়াম সোজা পথ বলা হয়েছে কায়েম পথ বক্রতা নেই তাতে এটি হচ্ছে কোরআনের পথ এটি হচ্ছে হাদিসের পথ এটি হচ্ছে রসল্লাহ সাল্লামের বাতানো পথ তো এই পথটি হচ্ছে সন্ন্যতের পথ আর বাকি অন্যান্য রাস্তাগুলি রয়েছে ডানে বামে এগুলি হচ্ছে বিদাতের পথ তো যতগুলি বিদাতের পথ বা বিদাতপন্থীদের তালিকা রয়েছে সবগুলি হচ্ছে সবল যে সবলের কথা আল্লাহ করেন বলেছে সবল ফাতাফার রাকাবে কুমান সাবিলহি লাআলাইকুম তাত্তাকুন শেষখানে আল্লাহ তাত্তাকুন বলেছেন তিনবার করে আল্লাহ বলেছেন তিন একবার তাকেলুন হ্যাঁ? বোঝার কথা বলেছেন উপলব্ধি করার কথা তাজাক্কার উপদেশ নেওয়ার কথা আরেকবার আল্লাহ বলেছেন সেখানে তখন তোমরা যদি এই দশটি আদেশ নিষেধ পালন করো তাহলে তোমরা হতে পারবে আল্লাহ ভীরু হতে পারবে তোমরা সংযত হয়ে জীবন যাপন করে গন্তব্য স্থান জান্নাতে পৌঁছিতে পারবে এরপরে একটি হাদিস বর্ণনা করা হয়েছে হাদিসটি বোখারি মুসলিম রয়েছে সাহি হাইন সাহি হাইন বলে বোখারি মুসলিম হজরত মোয়াজিবিন জবাল রাজি আল্লাহ তালানহ এই হাদিস বর্ণনা করেছেন তহিদ সম্পর্কীয় হাদিস আল্লাহর হক সম্পর্কীয় যেহেতু আল্লাহর হকের কথা আয়াতগুলিতে উল্লেখিত হয়েছে ওয়াকাজা রব্বক আল্লাহ তাবুদু ইল্লাইয়া আল্লাহর হকের কথা বলা হয়েছে ওয়াবুদুল্লাহ আতুসিক বিষয় আল্লাহর হকের কথা বলা হয়েছে এই হাদিসে আল্লাহর হক কি আর বান্দার হক কি বলা হয়েছে বান্দার হক মানে বান্দার উপর বান্দার হক নাই আল্লাহর হক কি মানে বান্দার ওপর আর বান্দার হক আল্লাহর ওপর কি হবে যদি আল্লাহর হক আদায় করে তাহলে এই দুইটি কথা রয়েছে এই হাদিসে মহাজবিন জব্বাল রাজি আল্লাহ তালান হোক একজন বিখ্যাত সাহাবি নবী করিম সাল্লামের যে সাহাবিকে নবী সাল্লা সাল্লাম ইয়ামানের দায়িত্বশীল বানিয়ে গভর্নর করে হাকিম বানিয়ে পাঠিয়েছিলেন শেষ জীবনে নবী সাল্লাম আর যে সময় বিদায় নিচ্ছিলেন মাজ তখন নবী করিম সাল্লাম বড় আবেগের সাথে বলেছিলেন যে মাজ তোমার সাথে হয়তো দেখা হবে না এরপরে হয়তো তোমার সাথে আমার দেখা হবে না মাজ আর ফিরে আসতে পারেনি নবী করিম সাল্লামের ইন্তেকাল হয়ে গেছিল মহাজবিন জবর রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত কুন্ত নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ হেমার আমি নবী সাল্লামের সাথে গাধার পিঠে পেছনে চেপেছিলাম রাদিফ মানে পেছনে চাপা তাহলে নবী সাল্লাম সামনের দিকে ছিলেন আর মাজ পেছনে এ হাদিসের অংশ থেকে বোঝা যায় যে সামনে যানবাহনের সামনে বসা এটি হচ্ছে বড়দের হক ঠিক কিনা আর যেটি আরব দেশে রয়েছে এই ইসলামিক ট্রেডিশন আরব দেশে আছে নেই বুঝেন না বুঝেন না এখানে কারে যদি বসতে যান আর আপনার চাইতে যদি মানে গুরুত্বপূর্ণ পার্সন ব্যক্তি যদি থাকে তো তাকে বিছানে বসতে বলবেন না সামনে সামনে বসতে বলবেন তাই না আর যারা তার চাইতে ছোট মান মর্যাদার দিক দিয়ে ইজ্জতের দিক দিয়ে অথবা বয়সের দিক দিয়ে তাদেরকে পেছনে বসানো হয় ইসলামিক তরিকা দেখেন নবী সাল্লাহ ইসলাম সামনে বসে আছেন আর মোয়াজবিন জাবাল কোথায় পেছনে রদিফ পক্ষান্তরে ছোটরা বসে বাচ্চাদেরকে বসাবে বাচ্চা মানে বাচ্চা একবার বাচ্চা নয় মানে যুবকদেরকে বা হয়তো বাড়ির একটা চাকর আছে সামনে বসো হ্যাঁ অথবা ছেলেরা আছে হ্যাঁ, সামনে বসলো আর যে যে হচ্ছে সেট সে কোথায় বসলো পেছনে যদি মৌলানা হজুর সাহেব যদি আসেন পীর সাহেব আসেন তার জন্য পেছন সিট এক কথা পেছন সিটে তাহলে এই যে তরিকাটি আমাদের উপমহাদেশের তরিকা ইসলামিক তরিকা নয় বুঝতে পারলেন হাদিস যদি বুঝতে শিখেন আল্লাহ যে বলেছেন কোরআনে ও হাদিসে সবকিছুই আছে কিন্তু সবকিছু আছে আপনার ওই যোগ্যতা না থাকলে কি করে খুঁজে পাবেন দেখেন এই কথাই আছে এখানে যে একটা গাড়িতে একটা যানবাহনে সামনের দিকে কাকে বসা উচিত পেছনে কাকে বসা উচিত গাধার পিঠে মাছকে সামনের দিকে বসালেন না সামনের দিকে বসে তাহলে দেখেন সৌদি আরব এই ক্ষেত্রে ইসলাম আছে সৌদি আরবে এই ক্ষেত্রে ইসলাম আছে না যে এই যে এইটুকু কোন তোরা দি ফান্নাবিসাল্লাম থেকে আমরা জানতে পারলাম যে যানবাহনে যোগ্যতম ব্যক্তিকে সামনের দিকে বসানো উচিত বলছি না যে না জায়জ আর জায়জ কিন্তু উত্তম অনুত্তম তো অবশ্যই ঠিক কিনা বলেন ফাকাল আলী ইয়া মাজ নবীলাম বললেন মাজকে হজরত মাজ বলছেন যে আমাকে আল্লাহ রসুল বললেন হে মাজ আতাদি তুমি জানো কি মাহাকুল্লাহ আলাল এবাদ ও মাহাকুল এবাদ এবাদে আলাল্লাহ বান্দার উপর আল্লাহর হক কি আর বান্দার হক আল্লাহর উপর কি আচ্ছা এই যে তরিকায় জিজ্ঞেস করলেন নবী করিমসাল্লাম এরকম জিজ্ঞাসা না করে যদি সোজাসুজি বলে দিতেন যে আল্লাহর হক হচ্ছে বান্দার উপরে এই আর বান্দার হক হচ্ছে আল্লাহর উপরে এই তাহলে তো হইতো কিন্তু এই যে জিজ্ঞাসা তুমি জানো কি দুটো তো পার্থক্য কি যে বচনের ভঙ্গিমা দুটি ভঙ্গিমা একটা হচ্ছে সোজাসুজি বয়ন করে দাও বর্ণনা করে দাও জিজ্ঞাসা না করে আর একটা হচ্ছে তার সময়ও লাগছে জিজ্ঞেস করাতে জানো কি সে বলবে জানি বা জানি না তারপরে আপনি বলবেন আর এ তো সোজা বলে দিলেন সংক্ষেপে শর্টকাটে হয়ে গেল কিন্তু তা না করে নবী করিম অনেক সময় এই রকমের ভঙ্গিমা অবলম্বন করেছেন তোমরা জানো কি সাহাবারা হয়তো বললেন কল্পনা জল্পনা করে আর না হলে বললেন না বলে আল্লাহ রাসুল আলম তারপরে নবী ইসলাম উত্তর দিলেন এটা অনেক ক্ষেত্রে করেছেন নবী ইসলাম কেন কি হেকমত রয়েছে রহস্য কি বিষয় গুরুত্বপূর্ণ নম্বর এক নম্বর টু গেথে দেওয়া আকর্ষণ বাড়বে তাতে আকর্ষণ বাড়বে গুরুত্ব দিয়ে শুনবে এমনিতে শুনে যাচ্ছেন শুনে যাচ্ছেন অ্যাটেনশন হচ্ছে না তার দিকে হয়তো আকর্ষণ হচ্ছে না কিন্তু যদি ওইভাবে তুলে ধরায় দেখেন আপনাদের সামনে একটি কথা বলবো এই যে ভূমিকা বন্ধ কথা বলবে সবাই সচেতন এই একটি কথা বলতে যাচ্ছে মনে হচ্ছে ঠিক না আকর্ষণ হচ্ছে আর এমনিতে অনেক কথাই বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর আপনি বাংলাদেশে ঘুরছেন নিজের স্ত্রী ছেলে মেয়ে নিয়ে কল্পনা জল্পনা করছেন যে বসে আছি এখানে আমার স্ত্রী বা কি করছে ছেলে মেয়ে বা কি করছে কি খাচ্ছে না খাচ্ছে ইত্যাদি ইত্যাদি কিন্তু যখনই জানেন কি এ বিষয়ের সম্পর্কে হ্যাঁ। সব ভুলে গেলেন ওইদিক সেদিক মন আর নাই মন চলে এসছে এই কথার দিকে নবী করিম সাল্লাম এইরকম বচনের পদ্ধতি অবলম্বন করতেন দাওয়াতের ক্ষেত্রে এই হেকমত অবলম্বন করা উচিত মানুষের সাথে কথা বলতে গিয়ে নবী করিম সাল্লাম একবার বোখারির হাদিস জিজ্ঞেস করছেন গাছের মধ্যে একটি গাছ আছে যে লাহেস কতুয়া রাখা তার পাতা পড়ে না পাতা ঝরে না হাদ্দে শুনি মাহিয়া বলো তো তোমরা বলতে পারো কেউ কেন জিজ্ঞেস করলেন সোজা তো বলে দিলে হয়তো যে একটি গাছ আছে এই যে গাছ এই কোনদিন পাতা ঝরে না আর ঘরে ঘরে চোখের সামনে নবী করিম সাহাবাদের জিজ্ঞেস করছেন সাহাবারা আর বাড়ির খোঁজ কি নেবেন বলছেন যে জঙ্গলের গাছ খোঁজ করা শুরু করেছি আমরা যে কোন গাছই বা আছে কেউ বলতে পারছেন না আবদুল্লাহ বিন ওমার যুবক ছেলে মাত্র চোদ্দ পনেরো বছর বয়স সে বলছে আমি তো প্রথমে বুঝে নিয়েছি যে কি গাছ আল্লাহ রসু বলতে চেয়েছেন কিন্তু দেখছি আমার আব্বাও বসে আছেন আবু বকারও বসে আছেন উমরের মতো লোক আবু মতো লোক উসমানের মতো লোক আলীর মতো লোক বয়োজ্যেষ্ঠ সম্মানিত লোকেরা বসে আছেন তারা নীরব কিছু বলতে পারছেন আর আমি বলবো বেয়াদবি হবে না লজ্জায় তিনি বললেন না বর্ণনাকারী বলছেন সাজারিল বাবাদি বাদিয়া এলাকার জঙ্গলের যেসব গাছপালা সেসব গাছপালা নিয়ে মানুষ চিন্তা করা শুরু করলে কোন গাছ হইতে পারে বনে জঙ্গলে যে গাছের পাতা ঝরে না এই চিন্তা করা শুরু করেছে আবদুল্লাহ বিন উমার বলছেন ওয়াকাফি নাফসি আন্নাহা নাখলাতো আর আমার খেয়ালে একেবারে বদ্ধ পরিকার যে সেটি হচ্ছে নাখলা খেজুর গাছ পরে নবী বললেন হিয়ার নাখলা বলতে পারছো না তো খেজুর গাছ খেজুর গাছের পাতা ঝরে না নবী করিমসাল্লাম এইরকম ভঙ্গিমাগুলি অবলম্বন করতেন যাতে মানুষের আকর্ষণ হয় কথাটি স্মরণে থাকে নবীল জিজ্ঞেস করলেন যে আল্লাহর হক কি বান্দার ওপর বান্দার হক কি আল্লাহর ওপর জানো কুলতু আল্লাহ রাসুল আল নবী সাহাবার বলে আল্লাহ ভালো জানেন আর তার রসুল ভালো জানেন রাসুল্লাহ যতদিন জীবদ্দশায় ছিলেন এটাই ইসলামিক তরিকা ছিল আল্লাহ রসুল আলম এখন আমাদের মাঝে নবিসাল্লাম যখন মজুদ নন তখন আল্লাহ ওরাসুরও বলতে হবেন আল্লাহ আলম আল্লাহ ভালো জান যেহেতু এখন নবী করিমের কাছে আর জানার কোন উপায় নেই তার কাছে আর ওই আসার কোন রাস্তা নেই বন্ধ হয়ে গেছে তাই না ইনসান ইনকাত আমাল মানুষ এতেকাল করলে তার আমল তার কাছে ওহি আসলে ওহি আসা বন্ধ তাই নামাজ পড়লে নামাজ পড়া বন্ধ হ্যাঁ তিনি রোজা রাখলে রোজা রাখা বন্ধ তাই না তিনি স্বামী স্ত্রীর খোঁজ খবর স্ত্রীর ছেলে মেয়েদের খোঁজ খবর নিলে তা বন্ধ তাহলে আমল মানে দুনিয়া আখেরাত সব রকমের আমল বন্ধ ঠিক কিনা বলো এই হাদিসটা বুঝতে অনেকে বলে আমল বন্ধ মানে শুধু নামাজ রোজা বন্ধ না ভালো আমল মানে এবাদত বন্দী বন্ধ না দুনিয়া সব কাজকর্ম বন্ধ মানুষ যখন মরে গেল দুনিয়ার কাজ বন্ধ আখেরাতের কাজ বন্ধ সব রকমের কাজ বন্ধ তার আপনার ব্যবসা ছিল আপনার টেলারিং ছিল আপনার বন্ধ হয়ে মাতাল কথা আমল বন্ধ তো আমাদের বলা উচিত আল্লাহ আলাম এখন আল্লাহ রসুল আলম নাই নবীলাম যেহেতু জীবদ্দশাই ছিলেন আর তখন ওহিদ দরজা খোলা ছিল সুতরাং সাহাবাইকের আমরা ইসলামিক আদবে বলতেন আল্লাহ রসুল আহলাম আল্লাহ রসুল এখন এরকম বলা যে ঠিক নয় এজন্য দেখবেন যে কোনো তাফসিরের কিতাব হাদিসের ভাষ্যের কিতাব বা ফেকার কিতাবে দেখবেন কোন একটি মন্তব্য করার পরে বা কোন একটি তাফসির লিখার পরে লিখছেন আল্লাহ আলম কি লিখেন আল্লাহ আলম আল্লাহ অধিক জানেন আল্লাহ ভালো জানেন আল্লাহ রাসুল আলম লিখেন না তাহলে সাহাবারা জবাব দিলেন না যেহেতু সাহাবারা কাল্পনিক জবাব দেওয়া মানে খেয়াল খুশি জবাব দেওয়ার কি প্রয়োজন নবী সাল্লাম আমাদের মাঝে রয়েছেন তারপরে আল্লাহর হক কি বান্দার হক এটি হচ্ছে ইসলামিক ব্যাপার আর ইসলামের ব্যাপারে তাহলে নিজের পক্ষ থেকে কথা বলা ঠিক নাই যতক্ষণ সম্যক জ্ঞান না থাকবে ইসলাম সম্পর্কে বা ইসলামের কোন মাসলা সম্পর্কে সে সম্পর্কে মন্তব্য করা যায় নাই মোটেই না বরং কবিরা গুন হওয়ান তাকুর আল্লাহ আল্লাহ একটি আয়ত বলছেন যে আল্লাহ সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে যার জ্ঞান নেই সে সম্পর্কে বলা হচ্ছে বড় কাবিরা গোনা কাবিরা গোনা তাহলে না জেনে ফতুয়া দেওয়া না জেনে প্রশ্নের উত্তর দেওয়া ধর্মীয় ক্ষেত্রে হচ্ছে আল্লাহ সম্পর্কে আল্লাহ দিন সম্পর্কে না জেনে কথা বলা আর তা হচ্ছে বড় কাবিরা গুনা শির্কের সাথে সামিল করে আল্লাহ রাবুল্লা আলম কোরআনে বর্ণনা করেছেন ওয়ান্তুশিক বিল্লাহ আলম সুলতান ওয়ান্তাকুর আল্লাহ তালামুন শিরিক আর না জেনে ধর্ম সম্পর্কে দিন সম্পর্কে কথা বলা আমার দেশের অনেকেই এরকম না জেনে কথা বলে না জেনে ফতোয়াবাজি করে না জেনে মন্তব্য করে একটা জিনিস যায় না জায়েজ খেয়াল খুশি বলে আমার মতে যায় আর একজন বলছেন আমার মতে ঠিক নয় বুঝলেন আর একজন আমার মতে এটা মকরু যখন বিড়ি সিগারেট জর্দার মশলা উঠে একজন বলছে যে এটা আমার মতে মকরু আর বলছে যে অসুবিধা কি যাইজ তো আমাদের হুজুররা খাচ্ছে তো আমার মতে যাইজ হুজুরেরা খাচ্ছে জর্দা খাচ্ছে সে যেন আমার মতে জায়জ হয়ে গেল হ্যাঁ, আর একজন বলছে আমার মতে হারাম খেল খুশি অথচ কারো এলেম নেই এলেম নেই তো জবাব দেওয়ার হক নেই আপনার অধিকার নেই এলেম যদি না থাকে ইসলাম সম্পর্কে ইসলামের বিধিবিধান শরীয়ত সম্পর্কে দলিল সম্পর্কে তাহলে আপনার ফতুয়া দেওয়ার হক নেই আল্লাহ বলছেন যে যারা জ্ঞানী কোরআন সন্না সম্পর্কে জ্ঞান রাখে দলিলে তাকে জিজ্ঞেস করে না যদি জানা না থাকে আল্লাহ দলিল সহ বলেছেন আবার বিল বাইনাথ অজবর দলিল প্রমাণ সহ জিজ্ঞেস মানে যার কাছে দলিল আছে তার তার কাছে জানো এমন নাই যে রাস্তায় একজনকে পেলাম তার কাছে জেনে নিলাম আমরা দুনিয়ার ক্ষেত্রে কাজ করি না ফুটপাতে যদি কেউ ট্যাবলেট বড়ি নিয়ে বসে থাকে কেউ তার কাছে ঔষধ নেবে না নেবেন নেবেন না বরং যারা একটু জ্ঞানী ব্যক্তি তারা ফার্মেসিতে গিয়ে ঔষধ নেন না আগে মেডিকেলে ডাক্তারের কাছে চেক আপ করাবেন তারপরে গিয়ে ফার্মেসিতে ঔষধ কিনবেন যেইভাবে লিখে দিয়েছে যেভাবে খেতে বলেছে ওইভাবেই খাবেন আর ওইভাবে কিনবেন আপনি তাই না আর ফুটপাতে মসজিদের কাছে যেমন সবজি বিক্রি হচ্ছে যদি ওষুধ বিক্রি হয় একটিও লোক কিনবে না কিনবে কিনবে না মূর্খ না হলে কিনবে না এই ওষুধ আর ধর্মের ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে একটু দাড়ি টাড়ি দেখলো মুরব্বী হুজুর টাইপের লাগছে হুজুর আচ্ছা বলেন তো রাস্তাতে ধরে হুজুর বলেন তো একটা মশলা উত্তর আর হুজুর দেখলো যে আমার দাড়ি দেখে যখন এতই সম্মান করছে হুজুর হুজুর করছে তো আমি বা কি করে কালিয়া ফিরাই সাহাবারা বলছেন আল্লাহ রাসুল আলম আল্লাহ রসুল বেশি জানেন আল্লাহর হক হচ্ছে বান্দাদের উপর একমাত্র আল্লাহর এবাদত করবে আর তার সাথে কাউকে শরিক করবে না ওয়ালা ইউশ্রিকু বেহি সেইয়ান এখানে সেইয়ান বলা হয়েছে কোনো কিছুকে শরিক করবে না তাহলে আল্লাহর সবচেয়ে বড় হক আল্লাহর হক নামাজ পড়াও আল্লাহর হক হচ্ছে রোজা রাখা তার জন্য আল্লাহর হক হচ্ছে তার জন্য কোরবানি করা আল্লাহর হক হচ্ছে আপনার অনেক হক রয়েছে আল্লাহ রব আল্লাহর হক হচ্ছে সার্বিক জীবনে বিধিবিধান মেনে চলা আল্লাহর হক হচ্ছে আনুগত্যের ভালো কাজ করা এবং গোনার কাছ থেকে বেঁচে থাকা যে কোনো গোনা হক সাগিরা কাবিরা যথাসাধ্য কিন্তু আল্লাহর সবচেয়ে বড় হক হচ্ছে আইয়া বধু হোক তারই এবাদত করবে আর তার সাথে কাউকে শরিক করবে না বা কোনো কিছুকে শরিক করবে না ও হাক্কুল এবাদে আল্লাহ তাহলে বান্দার হক কি বর্তাবে যদি আল্লাহর হক এই আদায় করে তাহলে বান্দার হক কি আল্লাহ আল্লাহর সাথে আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করলো না শিরিক করলো না মানে আল্লাহর এবাদত করলো আল্লাহর এবাদত করলো এবং আল্লাহর সাথে শরিক করলো না কাউকে তাকে আল্লাহ আজাব দেবে শাস্তি দেবেন না তাহলে শাস্তি কাকে দেবেন যে ব্যক্তি আল্লাহর এবাদত করলো না বা এবাদত করলো শিরিক যুক্ত এবাদত তাহলে দুই শ্রেণীর লোককে আল্লাহ আজাব দেবেন যারা এবাদত এবাদতের জন্য যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন যারা এবাদত করলো না যেমন অনেক লোক আছে যারা শিরিক করে না কিন্তু এবাদত করে না বেনামাজি মুসলমান নামাজ পড়ে না কিন্তু মাজারও যায় না পুতুল প্রতিমা দেবী দেবতার কাছেও যায় না কোনোদিন শিরিকও করে না ওরুসের মেলাও যায় না কিন্তু নামাজও পড়ে না তাহলে আল্লাহর এবাদত করে না তাহলে আজাবের মুস্তাহেক তো যেহেতু আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেছেন আর আসলে যারা এবাদত আল্লাহর করে না তারা নিজের হাওয়ার এবাদত করে মানে প্রবৃত্তির ইবাদত করে প্রবৃত্তির ইবাদত করে আফার আয়তামানি তাখাদা এলাহাহু হাওয়াহু সুরায়ন কাবুত তুমি দেখেছো কি যারা নিজের হাওয়াকে মানে প্রবৃত্তির কি করে পূজা করে মানিত্তাবা এলাহাহু হাওয়াহু তো তার এলাহ বানিয়ে নিয়েছে তাকে হাওয়াকে প্রবৃত্তিকে খেয়াল খুশি যেটা ভালো লাগছে সেটা করছে সে তাই এটা মনের পূজা সেই জন্য এটাও শির্ক আল্লাহর এবাদত না করাও শিরকের অন্তর্গত সে হাওয়ার পূজা করলো প্রবৃত্তির পূজা করলো ইত্তাখাদা বান্দার হক হচ্ছে যে আল্লাহ আজাব দেবেন না আল্লাহ ইউআবা আজাব দেবেন না আল্লাহ ইউশেক বেহি আল্লাহর সাথে যে ব্যক্তি শিরিক করেনি তাকে আল্লাহ আজাব দেবেন না শিরিক করেনি আল্লাহর এবাদত করেছে ইতিবাচক নেতিবাচক দুটোই লাগবে নেগেটিভ পজিটিভ দুটোই লাগবে ইসলাম হচ্ছে দুটো জিনিসের নাম হ্যাঁ এবং না লাহা না আর ইল্লাল্লাহ হ্যাঁ কলমাতেই এই দুটো জিনিস রয়েছে নেগেটিভ পজিটিভ ইল্লাল্লাহ মানে আল্লাহর এবাদত করতে হবে আল্লাহ ছাড়া অন্যের এবাদত করতে হবে না তাহলে এবাদত করতে হবে শিরিক করতে হবে না তাকে আল্লাহ আজাব দেবেন না কালমা ইল্লাহটা যদি মুসলিম জাতি সঠিকভাবে বুঝে যেত তো বেনামাজি হতে পারতো না মুসলিম জাতি কলমা কালমা ইল্লাহ সঠিকভাবে বুঝে যেত তো কোন রকমের শির করতে পারতো না লাইলাহ ইল্লাহর অর্থের মধ্যে সবকিছুই রয়েছে কিন্তু লাইলাহ ইল্লাল্লাহ অর্থ না বুঝে আমরা পড়ি অর্থ না বুঝে আমাদের এক শ্রেণীর লোকেরা জিকির করি অর্থ না বুঝে শুধু লাইলাহিল্লাহর ফজিলত বয়ান করি আমরা মানে কাইলাল্লাহ দাখালা যান না ঠিক না কিন্তু অর্থ বুঝি না যার ফলে লাইলাহিল্লাহর প্রভাব আমাদের জীবনে পাওয়া যায় না এর যে একটা প্রভাব হওয়া উচিত মানুষের জীবনে বা জীবনের প্রতিটি দিকে তা নেই সাহাবি মহাজবিন জবাল বলছেন যে আরাসুল আল্লাহ আল্লাহ রসুল আফালা অবশ্যের উন্নাস তাহলে মানুষকে কি এই সুসংবাদ শুনিয়ে দেবো ভালো সুসংবাদ যে আল্লাহর এবাদত করবে আর শিরিক করবে না তাকে আল্লাহ আজাব দেবেন না মানে তার জন্য জাহান্নাম নয় তাহলে তাকে আল্লাহ জান্নাত দিবেন কবরে আজাব দেবেন না আল্লাহ আচ্ছা এবাদতের অর্থ এখানে বোঝার চেষ্টা করবেন আবার এইভাবে আলোচনা করে যদি চলে যায় তো ভাববেন যে তাহলে তো নামাজ টামাজ পড়ে যদি মদ খাই আর জোয়াও খেলি আর ব্যবচারও করি তো কি আল্লাহ আজাব দেবেন না তো এবাদত মানে আগে বলেছি জন্য বলবেন না আবার এবাদত নেগেটিভ পজিটিভ হ্যাঁ শুধু নামাজ রোজা করার নাম ইতিবাচক কাজের নাম শুধু এবাদত না বরং যেগুলি হারাম সেগুলো থেকে বেঁচে থাকা হচ্ছে নেগেটিভ নাবাচক সেগুলোর নামও এবাদত একটি লোক হারাম খায় না হ্যাঁ হারাম কাজ করে না হারাম ব্যবসা করে না এটি তার এবাদত নাবাচক এবাদত বুঝছেন আর হ্যাঁ বাচক এবাদত যেগুলি করতে হবে সেগুলি করে তার মানে এ ভাববেন না যে তারা নামাজ রোজা করে তো পার পেয়ে যাবো শিরিক করলাম না নামাজ রোজা করলাম আর এদিকে গোনা রয়েছে সবরা হারাম খেলো মদ খেলো জুয়া খেললো লটারি থাইল্যান্ডে লটারি খেললো বুলু ফিল্মেও দেখলো বলছে আমি তো নামাজ পড়েছি আল্লাহর এবাদত করেছি তো বুলু ফিল্ম দেখাটা কোন আল্লাহর এবাদত আর বুলু ফিল্মের সিডি বিক্রি করাটা কোন আল্লাহর এবাদত হলো আল্লাহর এবাদত বাচক এবাদত হইতে হবে কি যে অশ্লীলতা থেকে দূরে থাকে মুসলিম অশ্লীলতা ছড়াচ্ছ তুমি বুলু ফিল্মের মাধ্যমে অশ্লীল কাজে তুমি লিপ্ত রয়েছো অশ্লীল কাজের ব্যবসা করছো তুমি ব্লু ফিল্মের এই সিডি বিক্রি করে সুতরাং তুমি আল্লাহর ইবাদত করলে না তো আল্লাহর এবাদত করতে হবে তো ইতিবাচক নেতিবাচক এবাদত করতে হবে আর এবাদত হচ্ছে তাহলে দিনের সমস্ত কাজ কর্মের নাম যেগুলি করতে বলা হয়েছে অথবা যেগুলি থেকে বেঁচে থাকতে বলা হয়েছে এই অর্থে এবাদত করলেই আল্লাহ আজাদ দেবেন না সাহাবি বলছেন মানুষকে জানিয়ে দিন যে আল্লাহ আজাব দেবেন না তোমরা যদি এবাদত বন্দী আল্লাহর করো শেখ না করো তো আল্লাহ আজাব দেবেন না আল্লাহ তো বাসের বললেন না সুসংবাদ দিও না মানুষকে যদি সুসংবাদ দাও তাহলে মানুষ এর উপরে আস্থা ভরসা করে যে আমরা তো সিরিক করি না আর আল্লাহর এবাদত বন্দী তো যা আল্লাহ আদেশ করেছে পালন করছে যা নিষেধ করেছেন বেঁচে থাকছে সাহাবাহিক রানদের যুগে তাহলে তো আর বেশি নফল কাজ করতে মানুষ মানে অগ্রগামী হবে না তাহলে ফায়াত্তা কিলু ওর উপরে আস্থা ভরসা করে বসে থাকবে ফায়াত্তা কিলু ওরই উপরে ভরসা করে নেবে সুসংবাদের উপর সুতরাং সুসংবাদ দিও না কিন্তু এই হাদিসের শেষখানে রয়েছে যে হজরত মাহজবিন জাবাল ইন্তেকালের পূর্বে যখন শেষ বয়স হয়ে আসলো তখন ভাবলেন যে আমি যদি হাদিসটাকে গোপনে রেখি সুসংবাদ কাউকে না দিই মাত্র তিনি একাই শুনেছিলেন হাদিসটি যেহেতু আল্লাহ রসুল গাদার পিঠে একাই ছিলেন যদি না বলি তাহলে কি হবে গোপনে থেকে যাবে এই ব্যাপারটি যে বান্দার হক আর আল্লাহর হকের এই হাদিসটি গোপনে থেকে যাবে মানুষ জানতে পারবে না আর উম্মদকে পৌঁছে দিতে হবে আল্লাহ রসুলের কথা তো এই রাসুলের কথা যে গোপনে থেকে যাবে তাই হাদিসের শেষ অংশ রয়েছে এই কেতাবে হয়তো নেই অন্য হাদিসে বাড়তি রয়েছে আল্লাহ নিজের আত্মীয় স্বজনদেরকে বা সাহাবিদেরকে জানিয়ে দিয়েছিলেন ইন্দা মৌতেহি তার ইন্তেকালের মুহূর্তে তা আসমান গুনহা মুক্ত হওয়ার জন্য যাতে করে আল্লাহ না ধরে নেয় যে তুমি গোপনে কেন রেখেছিলে বিদ্যাকে আল্লাহ রসুলের একটি জ্ঞানকে জেনে তুমি গোপনে কেন রেখেছিলে সেই জন্য তিনি মরার পূর্ব মুহূর্তে মানুষকে জানিয়ে দিয়েছিলেন যে দেখো আল্লাহর হক হচ্ছে এই আর বান্দার হক হচ্ছে এই আর এই কথা নবী সালাম আমাকে এই হাদিসে বলেছেন এই সময়ে এই হাদিসটি শুনিয়ে দিয়েছিলেন তারপরে বর্ণনাকারীর এই হাদিস বর্ণনা করেছেন নাহলে আমাদের কাছে কি করে এই হাদিস পৌঁছিত যদি তিনি না শোনাতেন তাহলে আমাদের কাছে কি করে পৌঁছিত হাদিসের কিতাবে এই হাদিসটি আসতো কি করে ও সাল্লাহ আলী মোহাম্মদ আলহি ওসাহী আজমাই